بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু اقرأ وربك أكرم اقرأ فأنت الملهم اقرأ ورتل بعض ما وهب الإله المنعم اقرأ فإن قناتنا نحو المعالي سلم للذكر للقرآن كم تحدو به وتعلم اقرأ وربك اقرأ فأنت الملهم بابا ما وهب الإله المنعم اقرأ فإن قناتنا نحو المعالي سلم بالذكر للقرآن كان تحدو به وتعلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فقد قال المؤلف حفظه اللہ تعالی باب فی احکام العضو العضو لغتا الحسن والنظافت واصطلاحا التعبد للہ عز وجل بغسل الاعضاء الاربعة على وجه مخصوص يقول الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الآية মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন পাক পবিত্র এবং তিনি পবিত্রতা ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন ইহিবুল মোতাহিন আল্লাহ পাক গনহা থেকে পাক থেকে শির কুফুরি থেকে অন্যায় থেকে পাক পবিত্র করে ফিরে আসে তবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন ওয়াহিবুল হেরিন আর যারা শরীরকে পাক পবিত্র রাখে না পাকি থেকে না পাক বস্তু থেকে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন সাল্লাহ সালাম নাজির পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যিনি পবিত্রতার বিষয়গুলি বিস্তারিত ওম্মতকে জানিয়েছেন এমন কোনো কিছু ছাড়েননি যা আমাদের ইহকাল পরকালের কল্যাণের বরং তা বর্ণনা করেছেন এবং এমন কোনো অনিষ্ট সম্পর্কে সতর্ক করতে ছাড়েননি যা আমাদের দুনিয়া আখেরাতের অনিষ্ট করে মন্দ করে আমাদের আজকের এই ফেকাই আলোচনার বিষয়বস্তু হচ্ছে অজু সম্পর্কে এই অজু সম্পর্কে দুই দিন আলোচনা চলবে আজকে অজু সম্পর্কে অর্ধেক আলোচনা করব যাতে অজুর বিধিবিধান রয়েছে আর তার সাথে সাথে অজুর সন্নদগুলি এবং অজুর বিবরণ অজুর তরিকা এই অজু সম্পর্কে কোরআনে খেরিমের সুরায় মায়েদার আয়াত রয়েছে আয়াত নম্বর ছয় আয়াতটি লম্বা তার প্রথম অংশে আল্লাহ পাক অজুর কথা বর্ণনা করেছেন এবং অজুর মধ্যে যে ফরজ বিষয়গুলি তা বর্ণনা করেছেন আর তারপরে আল্লাহ পাক গোসলের কথা বর্ণনা করেছেন তেমনের কথা বর্ণনা করেছেন এই আয়াত লেখক বলছেন বাবুন ফি আহকামিল অজু এই অধ্যায় হচ্ছে অজুর বিধি বিধান সম্পর্কে ওজুর মাসাইল সম্পর্কে আল ওজু ও লোগাতান প্রথম ওজুর শাব্দিক অর্থ ওজু শব্দটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ কি এবং শরীয়তের ভাষায় ইসলামের পরিভাষায় অজু কাকে বলে আল ওজু ও লোগাতান ওজুর শাব্দিক অর্থ শাব্দিক অর্থ হচ্ছে আল হোসন ওয়ান নাজাফাত ওজু মানে হচ্ছে সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা এই অর্থগুলি অজু শব্দ না ওদা এই জন্য সুন্দর মানুষকে রাজলুন ওয়াদি উন বলে এখন আরবিতে ব্যবহার হয় ওয়াও দদ ইয়া এই ধাতু বা হামজা এই ওয়াও দদ ইয়ে ওদি উন মানে হচ্ছে কি সুন্দর এমরাতুন ওদি ইয়াতুন সুন্দরী রমণী সুন্দরী মহিলা এই অজু যে ইসলামের ভাষায় অজু এটা তো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন আসলেন নবী হয়ে কোরআনে করিম নাজেল হইল রসুল্লাহ সাল্লামের ওপর উজুর আয়াত নাজেল হইল উজুর তরিকা আল্লাহ পাক শিখালেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ রসুল্লাহ রসুল্লাহাম করলেন ওজুর নিয়ম কানুন তরিকা শিখালেন তখন না এই উজুটা আমরা জানলাম তার আগে উজু শব্দটা আরবি ভাষায় ছিল ওয়াও দদ ইয়া এই দিয়ে এই মাদ্দা দিয়ে এই ধাতু দিয়ে শব্দটি যে গঠিত এটা আরবি ভাষায় ডিকশনারিতে ছিল ওর মানে কি হইতো ওর মানে হচ্ছে সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা সব সময় কোন একটি শব্দের অর্থ শাব্দিক অর্থ এবং তার পরিভাষা যেটা টার্ম ব্যবহৃত হচ্ছে যে উদ্দেশ্যে দুটোর মাঝে একটা সম্পর্ক থাকে দুটোর মাঝে একটা সম্পর্ক থাকে তেমন অজু মানে শাব্দিক অর্থ হচ্ছে সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা তো উজুকে উজু কেন বলা হয় ইসলামের ভাষায় যে উজু রয়েছে উজু কয়েকটা অঙ্গ ধোয়ার নাম উজুকে উজু কেন বলা হয় কারিয়ার মাধ্যমে কি হয় সৌন্দর্য বাড়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই যে সম্পর্ক একমাত্র আমরা মানুষ যাদের নামের সাথে কাজের অনেক সময় সম্পর্ক থাকে না এই মানুষেরই বদ স্বভাব যে মানুষের নামের সাথে কাজ কামের সম্পর্ক বিপরীত সম্পর্ক থাকে নাম হচ্ছে হাবিবুর রহমান মানে কি আল্লাহর প্রিয় আর আল্লাহর দুশ্মন হয়তো নাস্তিক কবর পূজারি মুশরেক আল্লাহর দুশ্মন বিধাতি হ্যাঁ রসুলের দুশ্মন বেনামাজি দুশ্মন তাই না নাম হাবিবুর রহমান মহিবুর রহমান তাই না তারপরে হ্যাঁ আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দার আল্লাহ আবদ্ধ বুঝা গেছে তো প্রত্যেক মানুষের নাম অনুযায়ী তার কাজ কাম নাই কিন্তু অনেকে আছে অল্প কিছু লোক আছেন যে যেমন নাম তেমন তার কাম কাজ এটা হওয়া উচিত ছিল আপনি যখন বান্দা কার বান্দা আল্লাহর বান্দা তো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন তাহলে আপনার নামের সাথে কামের সম্পর্ক দুনিয়ার প্রত্যেকটি শব্দের তার শাব্দিক অর্থের সাথে তার যে পরিভাষা রয়েছে হ্যাঁ তার একটা সম্পর্ক আছে হম তেমামের শাব্দিক অর্থ রয়েছে তেমামের ইসলামী পরিভাষা রয়েছে দুটোর মাঝে সম্পর্ক আছে হ্যাঁ কিন্তু মানুষ মানুষ হচ্ছে এর ব্যতিক্রম আল্লাহ পাক প্রত্যেক মানুষকে যেন হেদায়ত দান করেন বিশেষ করে মুসলিম যারা শির বেদাতে লিপ্ত রয়েছে ধর্মের নামে ধর্মকর্ম করেও জাহান নামে রাস্তায় রয়েছে আর যারা বেদিন হ্যাঁ জাতিতে মুসলিম কিন্তু তারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন না আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়ত দান করেন ওয়াস্তিলাহান অজুর পারিভাষিক অর্থ ইস্তেলাহ মানে পরিভাষা জি কিসের পরিভাষা ইসলামের পরিভাষা ইসলামের পরিভাষা প্রত্যেকটা ইসলামের পরিভাষা যেমন সলাপ হজু তাই না তয়ামম জাকাত হজ সোম তাই না এইরকমই নিকাহ তালাক এগুলির প্রত্যেকটা শাব্দিক অর্থ আছে আর ইসলামের পরিভাষায় তালাক কাকে বলে নিকা কাকে বলে সলা কাকে বলে জাকাত কাকে বলে হজ কাকে বলে সোম কাকে বলে জি এগুলো হচ্ছে পারিভাষিক অর্থ যেটাকে অন্য ভাষা সংজ্ঞা মানে কাকে বলে অজু কাকে বলে অজুর সংজ্ঞা সম্পর্কে লেখক বলছেন আত্মা আব্বদুল্লাহ আজাল্লাহ একটি শর্ত দ্বিতীয় হচ্ছে বেগাসলিল আজাইল আর বা তৃতীয় হচ্ছে আলাওয়াজহিন মকসুসিন এই তিনটি কথা এই তিনটি কথা হচ্ছে অজুর সংজ্ঞা প্রথম কথা কি মহান আল্লাহর এবাদত বন্দেগী করা উজুর মাধ্যমে আমরা কি করি আল্লাহর আনুগত্য করি এবাদত করি নাহলে এমনি কোনো এটা দুনিয়াদারি নয় উজু করাই মানে আমি এই উজুর মাধ্যমে বিশেষ অঙ্গগুলি ধৌত করা এবং মাসে করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাইছি এর মাধ্যমে আর গোনা ঝরে পড়বে হ্যাঁ নেকি বাড়বে এবং এই উজু দিয়ে আমি কিছু এবাদত আরো করতে চাইছি এরপরে এবাদতগুলি সালাত নামাজ অথবা তওয়াফ অথবা কোরআন স্পর্শ করা তেলাওয়াত ইত্যাদি মহান আল্লাহর এবাদত করা কিসের মাধ্যমে বেগাসলিল আদাইল আরবাহ চারটি বিশেষ অঙ্গ ধৌত করার মাধ্যমে তাহলে ধৌত করতে হবে যদি একটি অঙ্গ মাথা এবং কান দুটো মিলে একটি অঙ্গ রসুল্লাহ আল রাস দুটি কান মাথারই অন্তর্ভুক্ত দুটি কান হচ্ছে মাথারই অন্তর্ভুক্ত তো মাথায় যেমন মাসা করতে হয় কানেও মাসা করতে হয় মাথায় যেমন পানি ঢালা নয় হ্যাঁ, ধোয়া নয় ঠিক তেমনি কান ধোয়া নয় তো এই মাথা আর কানের মাসা ছাড়া বাকি অঙ্গগুলি কি করা ধৌত করা ধৌত করার মাধ্যমে এবাদত করতে হবে কি ধৌত করতে হবে বিশেষ চারটি অঙ্গ আল্লাহ ওয়াজহিন মখসুসিন ধোয়ার যে বিশেষ পদ্ধতি রয়েছে আল্লাহ ওয়াজহিন মাকসুস বিশেষ পদ্ধতিতে কোন পদ্ধতিতে যেই পদ্ধতিতে যেই তরিকাতে রসুল্লাহ সাল্লা সাল্লাম ধোয়া শিখিয়েছেন যেখান থেকে শুরু করেছেন আর যেখানে গিয়ে শেষ করেছেন হ্যাঁ কোনটা এক নম্বরে কোনটা দুই নম্বরে কোনটা তিন নম্বরে কোনটা চার নম্বর এইভাবে হ্যাঁ এটা হচ্ছে বিশেষ তরিকায় আপনার তরিকায় উজু করলে চলবে না কোন তরিকা করতে হবে বিশেষ তরিকা সেটা কার তরিকা রসুল্লাহ বাতলানো তরিকায় যেমন নামাজ পড়ে রসুল্লাহ তেমন উজুও করতে হবে রসুলের মতো উজু জি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটি এবাদত কার মতো করতে হবে রসুল্লাহ সাল্লামের এবাদতের মতো করতে হবে এই কয়টি কথা উজুর সংজ্ঞায় বলবেন হ্যাঁ অনেকে তাবদুলিল্লাহ কথাটি লাগাইনি তারা বলেছেন যে কি করা বিশেষ কয়েকটি অঙ্গ ধৌত করা বিশেষ তরিকাতে কি বললো তারা তাহলে বিশেষ কয়েকটি অঙ্গ বা চারটি অঙ্গ ধৌত করা তরমাশা করা বিশেষ পদ্ধতিতে বিশেষ পদ্ধতিতে তার সাথে সাথে কেউ আরেকটা শর্ত লাগিয়েছেন বা একটা বিষয় উল্লেখ করে সেটা হচ্ছে হ্যাঁ বিশেষ কাজের উদ্দেশ্য তো কাজের উদ্দেশ্য ছাড়া তো করা যেতে পারে সেই জন্য লেখক ওটা লাগাননি বিশেষ উদ্দেশ্যে বিশেষ উদ্দেশ্য হচ্ছে একটা নামাজ পড়া যেমন বললাম আরো যেসব কাজের জন্য উজু করা লাগে ফরজ অথবা মোস্তাহাব ফরজ অথবা মুস্তাহ ঘুমাবার সময় উজু করা কি ফরজ মুস্তাহ ভালো হ্যাঁ তো এমনি কি উজু করতে পারবেন না আপনার কোনো কাজ নাই নামাজ পড়া উদ্দেশ্য নাই আপনি কোরআন যে ছুবেন বা তেল করবেন তা উদ্দেশ্য নেই কাবার তো অফ উদ্দেশ্য নেই আর ঘুমাবার সময় মানে এমনি আমরা অনেক সময় করি বাসায় ঢুকলাম ঢোকার পরে বাথরুম থেকে বেরোলাম বা বেরোলাম না বাসাতে বাইরে থেকে কাজকর্ম করে এসছি একটু হাত মুখ ধুয়ে ফেরে সব তার সাথে উজুটা সেরিয়ে করে নিলাম অথচ কোন নামাজের টাইম নেই ঠিক কিনা সেটা উজু হবে কি হবে না শরীয়তার ভাষায় উজু সে উজু থাকলো থাকলে উজু দিয়ে কিছুক্ষণ পরে নামাজ পড়ে নিলাম উজু না থাকলো নাই তাহলে কিন্তু এমনিতে অনেক সময় উজু করি অনেকেই আছেন যারা সব সময় উজুতে থাকার চেষ্টা করেন বাথরুমে গেলে পেশা পায়খানা গেলে বেরিয়েই উজু করছেন অনেকে জিজ্ঞেস করে যে কি উজু করছেন কেন উজু করছেন কেন মানে নামাজ হইতে হবে তাহলে উজু করতে হবে উজু করা যাবে না হ্যাঁ এই জন্য পাক অবস্থায় থাকা ভালো যে কোনো সময় সব সময় যদি পাক অবস্থায় থাকতে পারেন উজু অবস্থায় থাকতে পারেন এটা ভালো এই জন্য এখানে লেখক ওই শর্তটি লাগাননি যে বিশেষ বিশেষ উদ্দেশ্যে এ কথা কিছু ফোকাহারা লাগিয়েছেন তাহলে ওটার কোনো প্রয়োজনই নাই আমার উদ্দেশ্য থাক আর নাই থাক আমি উজু করছি কোন এবাদত করার উদ্দেশ্য থাক আর নাই থাক এমনি উজু করছি উজুটা একটি এবাদত এটাও মনে রাখবেন অনেকে এটা খেয়াল করে না মনে করে যে উজুটা হচ্ছে কোন এবাদতের জন্য ওসিলা মাধ্যম নামাজ পড়বো নামাজ পড়া চলবে না যতক্ষণ উজু না আছে সেই জন্য উজুটাকে এবাদত না মনে করে কি মনে করে যে অন্য এবাদতের জন্য এটা হচ্ছে অশিলা বা মাধ্যম না এটাও একটা এবাদত উজুটাও একটা এবাদত মনে রাখবেন জি আর আত্মাবদুল্লাহ আল্লাহর এবাদত বন্দী করা এই শর্তটি লাগিয়েছেন এই শেখের আগে আল্লামা শেখ মোহাম্মদ বিন সালি হোসাইমিন তিনি বারবার করে উল্লেখ করেছেন প্রত্যেকটি ইসলামী পরিভাষার সংজ্ঞায় নামাজের সংজ্ঞায় জাকাতের সংজ্ঞায় হ্যাঁ সে আমরোজার সংজ্ঞায় হজের সংজ্ঞায় অমরার সংজ্ঞায় যে কোন সংজ্ঞায় এমনকি নেকা বিবাহ সাদী তালাক হ্যাঁ মামলাত অথবা ধরেন এখানে যেমন আছে উজু আত্মা আবদুল আল্লাহ পাকের এবাদত বন্দী করা বা প্রকাশ করা আমি আল্লাহর আনুগত্য প্রকাশ করছি উজুর মাধ্যমে কারণ এটা হচ্ছে এখলাস উজু করছেন কিন্তু আপনি কি এমনি দুনিয়ার জন্য উজু করছেন দুনিয়ার কোনো গরজের জন্য না উজু করা মানে হচ্ছে আল্লাহ পাকের এবাদত বন্দিগি করা আল্লাহ পাকের এবাদবন্দি করা সুতরাং এই আর এই শর্তটি সংজ্ঞাতে লাগানো যুক্তিসঙ্গত এজন্য অনেক ফোকাহারা যারা ফেকের দৃষ্টিকোণ থেকে শুধু সংজ্ঞা করেছে মানে ফেকি মাসলা বয়ান করছে ওরা তখন এখলাসের বিষয়টাকে অত আলোচনা নিয়ে আসেনি কারণ এখলাসের বিষয়টি একটা আকিদার বিষয় মানে ওরা হয়তো ওটাকে উল্লেখ করেনি কিন্তু এটা হওয়া উচিত তাই শেখ মুনাসিম রহমতুল্লাহ তার কিতাবাদিগুলিতে এই বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন যে যে কোনো শরীয়তি পরিভাষার ক্ষেত্রে সংজ্ঞাই শুরু করব তাব্বদুল্লাহ দিয়ে আমি এই কাজটি কেন করছি আল্লাহর এবাদতের উদ্দেশ্যে দাঁড়িয়ে কি জন্য রাখছি প্রথম তাব্বদুল্লাহ আল্লাহর ইবাদতের জন্য তাই না আপনি ছেলে মেয়েকে কেন খাওয়াচ্ছেন মানুষ করার জন্য না ওইটা কথা না আত্মা আব্বদুল্লাহ প্রথম হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য আমি করছি আল্লাহকে রাজি করার জন্য করছি আমার ফরজ করছি আমি হ্যাঁ স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ কেন করছেন মেলামেশা কেন করছেন তাহাবুদুলিল্লাহ এই নয় যে আমার শারীরিক প্রয়োজন পুরা করার জন্য হ্যাঁ বা আমার ছেলে মেয়ে নেওয়ার জন্য না প্রথম হচ্ছে আর তাব্বদ লিল্লা আল্লাহ পাকে সন্তুষ্ট আল্লাহ পাকের ইবাদতের জন্য যে কোনো ইসলামের পরিভাষার ক্ষেত্রে তো এই কয়টি কথা এই উজুর সংজ্ঞাতে রয়েছে উজুর দলিল কোরআনে কেরিমে রয়েছে রসুল্লাহ ইসলামের হাদিস রয়েছে কোরআন কেরিমে আল্লাহ পাক এর সাদ করেছেন ইয়া ইহাল্লাদিন আমানু হে ইমানদার সকল এদা কুমতুম এলা সলাহ যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে এদা কমতুম মানে যখন দাঁড়াবে তো দাঁড়াইলে তার উজু করতে হবে তার আগে উজু করতে হবে তার মানে দাঁড়াবার মনস্থ করবে এদা আরাদ্দমুল কেয়াম এলা সালাতে বিশেষ করে যেটি হ্যাঁ এমন এবাদত যে অজু ছাড়া হবেই না হ্যাঁ এতে কোনো দ্বিমত নেই কোনো ইখতলাফ নেই বুঝা গেছে ইজমা রয়েছে যে সলাত নামাজ ফরজ হোক আর সন্ন্যত হোক আর নফল হোক বিনা উজুতে হবেই না একবারে হবেই না একমাত্র উজু যদি না করতে পারে অথবা উজুর পানি না পায় তখন তার বিকল্প করতে হবে তেমম করতে হবে তো এরকম তো মেলা সলাতে যখন বিশেষ করে সলাতের উদ্দেশ্য করে দাঁড়াবে মানে সলাতে দাঁড়াবার উদ্দেশ্য করবে এখন মন চেয়েছে বা সময় হয়ে আসছে সময় হয়ে আসছে সলাতের আর উজু নেই তাহলে এখানে উজ্জু আছে যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে আর এখনো তোমরা উজুর অবস্থা না মানে বিনা উজুতে আছো ফাংসেল উজু হাকুম তখন এইভাবে উজু করো আল্লাহ কথা বললেন না যে ফতাবাদ্দাউ তাহলে অজু করো কারণ যদি অজু করো বলতেন তখন প্রশ্ন হতো কেমন করে উজু করব তখন আবার বয়ান করতে হয়তো একটা সেন্টেন্স বেড়ে যেত আর বাড়তো না বাড়তো না তো কোরআন লম্বা হয়ে যেত আর কোরআন হচ্ছে অত্যন্ত শর্ট তো আল্লাহ এইভাবে না বলে যে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাইবে উজু করো না অজু তরিকা শুরু করে দিলে আল্লাহ রবুল ফাংসেল ফাকসেল অজু হাকুম তোমাদের হ্যাঁ, মুখমণ্ডলগুলিকে কি করো ধৌত করো ওয়াই দিয়াকুম আর তোমাদের হাতগুলিকে ধৌত করো কতদূর পর্যন্ত এলাল মারাফেকে কনুই সহ চেহারার ক্ষেত্রে বললেন না যে কোনখান থেকে কোনখান ধৌত করতে হবে কারণ চেহারার সংজ্ঞাতে কতদূর থেকে কতদূর চেহারা হয় আরবি ভাষায় অজন মানে কি মানুষের জানা আছে আরবদের কাছ থেকে জেনে নেন যদি আরবি না জানা থাকে অজন কতটা অজন এইদিকে হ্যাঁ চুল গজানো যেখানে শেষ হচ্ছে ওখান থেকে শুরু করে হ্যাঁ আপনার এই পর্যন্ত আর এই দিকে এই কানের কানের কাছে যে খালি জায়গাটা আছে হ্যাঁ এখান থেকে শুরু করে এই পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে চেহারা এই চেহারা ধৌত করতে হবে হাতের ক্ষেত্রে যেহেতু হাত এই পুরোটাও হাত এইটুকু হাত আবার এইটুকু হাত হ্যাঁ অমুকের হাত ভেঙে গেছে তাই না এখানে ভাঙতে পারে আবার এখানেও ভাঙতে পারে এখানেও ভাঙতে পারে তাই না তো হাত কথাটির প্রয়োগ পুরো হাতের যে কোনো অংশের উপর হইতে পারে তো এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন এখানে নির্ধারণ করে দিয়েছেন যে হাতের কতটুকু ধৌত করতে হবে আল্লাহ বলছেন এলাল মারা ফেকি এলা মানে এখানে মা সহ কোনই সহ কোন পর্যন্ত নাই এখানে কি অর্থ কোনই সহ ধৌত করতে হবে পর্যন্ত আর সহতে কি পার্থক্য আছে কে বলতে পারেন মানে সহ যখন বলবেন তখন এই কনইটা ধোয়াতে সামিল কনই শুকনো থাকলে উজু হবে না কনই কোনটাকে বলে এই যে এই যে হাড্ডি এই যে হাড্ডি এইদিকে হাড্ডি এটা হাড্ডি জোড়ের হাড্ডিটা আছে এগুলো হচ্ছে কনই মেরফাক তো এটা সহ ধৌত করতে হবে আর যদি এলা মানে পর্যন্ত করতেন পর্যন্ত মানে এটা সামিল হবে না কথা নাই তখন আরবিতে না দুটোই অর্থ কখনো সামিল হয় কখনো সামিল হয় না কখনো সামিল হয় আবার কখনো হয় না এলা এমন একটা শব্দ যে এলার পরে যেই শব্দটি এসছে সেই শব্দটা অন্তর্ভুক্ত হয় কখনো কখনো অন্তর্ভুক্ত হয় না যেমন আপনি এখান থেকে বলছেন যে আমি বাংলাদেশে বাড়ি হচ্ছে ধরেন আপনার কোনো পল্লী গ্রামে কোন একটা ডিস্ট্রিক্ট বলেন সিলেট হ্যাঁ সিলেটের একজন লোক বলছে আমি ঢাকা পর্যন্ত গিয়েছি ঠিক আছে ঢাকা পর্যন্ত মানে কি ঢাকার শেষ প্রান্ত পর্যন্ত না মিডিল হ্যাঁ সিটি সেন্টার পর্যন্ত না কিনারা পর্যন্ত হ্যাঁ? সবটাই বুঝাইতে পারে ও হয়তো গোটা ঢাকা ঘুরে ঘুরেছে আবার হতে পারে যে ঢাকার মিডিল পর্যন্ত গেছে ঢাকার এক কেনার এক সাইড থেকে ও এদিক থেকে এক সাইড থেকে বেরিয়ে চলে এসে সবটাই সম্ভাবনা আছে যখন সবটাই সম্ভাবনা আছে তো এলা মানে যদি এলাল বারাফেকে কনয় পর্যন্ত যদি করেন তখন বান্দার প্রশ্ন থেকে যাচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তুমি তো পর্যন্ত তো পর্যন্ত আমি কোনো সহ ধুইব না কোনো পর্যন্ত ঠেকিয়ে দিয়ে ছেড়ে দেব কোনোটা ধুব না বিব্রত থেকে যেত তাই না তো নবী করিম সাল্লাহ সাল্লাম এই এলাল মারাফেকের প্র্যাকটিক্যাল বাস্তবে ব্যাখ্যা করে কনুই সহ যেহেতু ধৌত করেছেন বা ধৌত করতে বলেছেন এর মাধ্যমে কি করে দিয়েছেন আয়াতের তফসির করিয়ে দিয়েছেন যে কনুই সহ ধৌত করতে হবে আর এলা আরবি ভাষাতে পর্যন্তেরও অর্থ হয় আর শহর ও সাথের অর্থ হয় জি সম্পর্কে বলছেন যে তোমরা সাথে মিশিয়ে খেয়েও না অনেকে এতিমের প্রতিপালন করেন ভাতিজাল ভাতিজি অথবা ভাগিনা ভাগিনী এগুলো বেশি আমাদের দেশের লোকেরা এতে এগুলো এতিমকে দেখে পরের ছেলে তো খুব কমই দেখে অথচ যে কোনো মুসলিম ছেলে মেয়ে এতিম তার প্রতিপালন অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলামের জান্নাতে প্রতিবেশী হইতে পারবেন সুতরাং আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন এতিমদের প্রতিপালনের চেষ্টা করেন এবং এতিমকে আদর্শ করলে অন্ত নরম হয় অন্ত নরম হয় চোখে পানি আসবে হ্যাঁ অন্ত নরম হবে যে আমার ছেলেগুলো যদি এতিম হয়ে যেত মানে আমি যদি মারা যেতাম কেমন লাগতো এই ছেলের জায়গায় যদি আপনার ছেলে মেয়ে হইত আহ মনটা নরম হবে না হবে না এই জন্য রসুল্লাহ সাল্লাম ইয়াতিমকে আদর করতে বলেছেন হ্যাঁ যারা অন্ত শক্ত চোখে কান্না আসে না আল্লাহর ভয় হয় না পাপ হয়ে যায় এতিমকে আদর্শ স্নেহ করেন এতিমে লালন পালন করেন এতিমকে পাশে নিয়ে বসেন এতিমকে কোলে নেন আল্লাহ ফাকরবুল্লাহ যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন কি বলছিলাম এখানে আমি ভাষা শিক্ষাচ্ছিলাম আরবি ভাষা ভাষা দিয়ে তফসিল আল্লাহ বলছেন ওলা তাকুলু আমওয়াল আহম এলা আমওয়ালিকুম এলা তোমরা তাদের ধন সম্পদকে এলা আমওয়ালিকুম মানে মা আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদের সাথে এক আকার করে খেয়ে নিও না জমি জায়গা আছে ইয়েতিমের জমি জায়গা ভাতিজার জমি জায়গা পাঁচ বিঘে আছে আপনারও পাঁচ বিঘে আছে সব একসাথে ফসল টসল উঠে আসলো আসার পরে একসাথে খাচ্ছেন আলাদা তো তার জন্য হাড়ি চড়াবে না ভাত রান্না করবেন একটু কষ্টের বিষয় একসাথে রান্না বান্না করে পাকশাক করে খাচ্ছেন আর হিসাব করছেন যে ওর এতটা চাল এতটা চাল কিন্তু ওখানে করছেন কি ওর ওরটাকে বেশি করে ধরছে অথবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এতিমের পয়সা দিয়ে আর আপনার নিজের পয়সা দিয়ে দুই পয়সা দিয়ে ব্যবসা করেছেন ব্যবসা করতে গিয়ে লাভের ভাগটা আপনার আর যত লস সেটাই এতিমের খাতায় আজকালকে অধিকাংশ পার্টনারশিপটা এরকম ভালো করে মুখস্থ করেন আমি ভালো দিনী ভাইদেরকে দেখলাম আউজুবিল্লা দিনী ভাই কেমন মানে মুসলিম হিসাবে দিনী ভাই কিন্তু গোনাগার ফাঁসে মানে ইসলাম শিখে কিছু হ্যাঁ দাঁড়িয়ে আছে মুখে আর তহিদ সুন্নত জানে আর তারপরেও একসাথে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে শুধু লস দেখাও কেউ লস দেখা আর লাভটা ভিতর ভিতর হ্যাঁ, আল্লাহ শুধু জানছেন আর ও জানছে আর বাকি কাউকে জানতে দিচ্ছে না লাভটা ওর পকেটে ঢুকছে ওর ব্যাংকে ঢুকছে আজকাল আমানত উঠে গেছে কেমত একটু লক্ষণ যে এ ইয়াতিল আমানত আমানত ধ্বংস হয়ে যাবে তখন কেমতের অপেক্ষা করি আমানত উঠে গেছে কারোর সাথে পার্টনারশিপ ব্যবসা করা মানে ওর সাথে ঝগড়া বিবাদ হ্যাঁ খরিদ করে নেওয়া খুশিতে ভালো দূরে থাকে ভালো দূরে থাকে ভালো তো এতিমের ধন সম্পদ সম্পর্কে আল্লাহ কি বলছে এলা আমুয়ালেকুম মানে মা আমুয়ালেকুম ওদের ধন সম্পদ কি এতিমদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে মিশে খেয়ে যেও না টের পেল না বুঝতে পারো না গ্রামের লোক ভাবছে যে ছেলেটাকে দেখাশোনা করছে ছেলের চিকিৎসা করছে লেখাপড়া খরচ দিচ্ছে কাপড় চোপড় দিচ্ছে তো খরচ হবে কিন্তু খরচ হয়েছে এক লাখ হিসাব দেখা যায় দেড় লাখ দুই লাখ জাহান নামের আগুন খাওয়া কোরআন আল্লাপাক বলেছেন তো যাই হোক আসল বিষয়ের দিকে ফিরে আসি এলা মানে কি হয় আরবি ভাষায় পর্যন্ত হয় এবং সঙ্গে বা সাথেও হয় সহ হয় কনই সহধৌত করতে হবে এতে কোন ইখতলাফ নাই যে কোন সহধৌত করতে হবে অমসাহ বের তিন নম্বর কাজ হচ্ছে তোমাদের মাথাগুলি যেহেতু বহু বচনকে সম্বোধন করা হয়েছে অনেককে সেজন্য গুলি প্রত্যেকের একটা করে মাথা অনেক লোককে সম্বোধন করা হয়েছে তো অনেক মাথা হইল না এই জন্য রৌস রাসের বহু বচন হ্যাঁ আর অমসাহ তোমরা মাসে করো তোমরা মাসে করো হাত ফিরাও মাসে করা মানে হাত ফিরানো বেরৌসিকু তোমাদের মাথার ও আর খুম এবং তোমাদের পা ধৌত করো পাকে কি করতে হবে ধুইতে হবে কারণ আর জোলার ওপর হ্যাঁ ফাতা আছে জাবার আছে আর অজুহার উপরে জাবার আছে তো আরজলার আতফ হয়েছে আরবি গ্রামারে অজুহ চেহারাকে যা করতে হবে তাই পাকে করতে হবে হাতকে যা করতে হবে আইডিয়া ওখানে যাবার আছে তাই না তো হাত এবং চেহারাকে যা করবেন তাই করবেন পাখি তো চেহারা আর হাত কি করতে হয় ধৌত করতে হয় ঠিক তার মানে পাকে কি করতে হবে ধৌত করতে হবে কোন কোন কেরাতে ওয়ার জলেকম আছে তখন শাব্দিক দিক থেকে আতফ রৌসের ওপর হলেও পাকে কি করতে হবে হ্যাঁ ধুইতে হবে যখন পা খোলা থাকবে এই কেরাত থেকে আরেকটি মাস আলা ইস্তেমবাদ হয় ফোকাহারা বলেছেন সেটা হচ্ছে যখন মৌজা পরিধান করে থাকবেন পায়ে মোজা থাকবে তখন ওর উপর আমল করুন ও আর কুম এবং তোমাদের পায়ে মাসে করো টাকনা সহ কখন যখন পায়ে মোজা থাকবে পায়ে মোজা সেটা চামড়ার মোজা হোক যেটাকে খুব বলা হয় অথবা কাপড়ের মোজা হোক মোটা হোক আর পাতলা হোক যাকে মোজা বলা যায় আরবি ভাষায় জওরাব বলা হয় আজকালকার নতুন আরবিতে মার্কেটে সুররাব বলা হয় তাতেও মাসাহ প্রমাণিত সহি হাদিস দ্বারা এখানে এলাল কাবাইন পা ধুইতে হবে কদূর পর্যন্ত টাকানা পর্যন্ত না টাকনা সহ টাকনা সহ টাকনা সহ যে এখানেও সহ তার মানে এই যে টাকানার হাড্ডি রয়েছে দেখেন তো এদিক থেকে একটু দেখুক আমি তো টেবিলের আড়ে আছি হ্যাঁ দেখান কে দেখে এই যে দেখেন ওই দিকের হাড্ডি আর এদিকটা দেখেন দুটো হাড্ডি দুই পাশে দুটো যে উঁচা হাড্ডি রয়েছে এটার নাম হচ্ছে কাব কাব এক বচন আর কাব কাবায়ন বচন তার মানে প্রত্যেক পায়ে দুটো করে কি আছে দুটো কাব আছে হ্যাঁ ডান সাইডে একটা উঁচা হাড্ডি আর বাম সাইডে একটা উঁচা হাড্ডি এই দুটোকে কাবাইন বলা হয় কাবের শাব্দিক অর্থ হচ্ছে উঁচা জায়গা সে উঁচা হাড্ডি হোক অথবা কোন উঁচু স্থান হোক এই জন্য কাবা ঘরকে কি বলা হয়েছে কাবাতুল্লাহ আল্লাহর কাবা ঘর বলা হয়েছে কাবা কারণ আশেপাশে নিচু জায়গা আর খুব উঁচা একটি ঘর ওখানে সেজন্য ওকে কাবা বলা হয়েছে জি আয়াতুল করিমা এই আয়াত করিমা ফরজ করেছে উজু কিসের জন্য সলাতের জন্য নামাজের জন্য উজু করা কি ফরজ ফরজ শর্ত শর্ত এবং প্রত্যেকটি শর্ত হচ্ছে ফরজ প্রত্যেক শর্ত হচ্ছে ফরজ যদি অপারক না হয় অবাইয়ানাতিল আদা এবং অঙ্গগুলি বর্ণনা করেছে এই আয়াতে যেই অঙ্গগুলি ধোয়া ফরজ আও মাসোহা অথবা মাসে করা ফরজ উজুতে এই ছিল উজুর দলিল সম্পর্কে আয়াতে করিমা কোরআনে করিমের উজুর শর্তগুলি এখন বয়ান করছেন লেখক উজুর শর্ত কয়টি লেখক বর্ণনা করেছেন ছয়টি শর্ত ছয়টি শর্ত বর্ণনা করেছেন উজুর শর্ত সম্পর্কে জানা আছে এর আগে যারা পড়েছেন পুরাতন ভাইরা কয়টি শর্ত উজুর দরুস মহিমা গুরুত্বপূর্ণ শিক্ষা এই কিতাবের যে বিস্তারিত দর্শ হয়েছে তাতে এবং এর আগে যারা কোর্স করছেন ঢাকা সেন্টারে বা দামাম সেন্টারে তারা তো জানেন উজুর শর্ত কয়টি হ্যাঁ বাস সব নাসিয়া মানসিয়া বলে গেছেন উজুর শর্ত উজুর শর্ত এখানে ছয়টি বর্ণনা করেছেন এই ছয়টি শর্ত সম্পর্কে কোনো দ্বিমত নেই এজন্য ছয়টি বর্ণনা করেছেন আর শর্ত রয়েছে আরো চারটি আরো চারটি শর্ত রয়েছে যা আমি আপনাদের সামনে বয়ান করব কিন্তু এই শর্তগুলিতে কিছু দ্বিমত রয়েছে ইখতলাফ রয়েছে যার ফলে লেখক ওগুলোকে বর্ণনা করেনি অথবা ইখতলাফ না থাকলেও সবসময় প্রয়োজন পড়ে না হয় দ্বিমত আছে একদল বলছে শর্ত একদল বলছে শর্ত নাই অথবা দ্বিমত নাই কিন্তু সবসময় ওর প্রয়োজন পড়ে না কখনো কখনো প্রয়োজন বিশেষ বিশেষ লোকের প্রয়োজন সেজন্য সেগুলোকে বর্ণনা করেনি প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া ইসলাম প্রথম শর্ত তার মানে অমুসলিম যদি উজু করে উজু হবে না আগে ওকে অন্তরে রুজু করতে হবে কালেমাইলাহকে বিশ্বাস করে মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করে ইমানের আরকানগুলি বিশ্বাস করে শাহাদ আসাদু আল্লাহ ইহিল্লা আসাদু আন্না রসুল্লাহ বা রসুলু এই সাক্ষ্য প্রদান করবে অর্থাৎ মুসলিম হবে তাহলে উজু করে লাভ আছে উজু সালাত নামাজ জাকাত শ্যাম রোজা হজ ওমরা ভালো মন্দ যা কিছু হোক না কেন মন্দ বলবো না কারণ মন্দ গুণ হয়তো কাফের ওপর চাপবে তাই না নেক আমলে কিছুই পাবে না আখেরাতে বা কবুল হবে না এবাদত বন্দে ইসলামবিহীন আর বাকি গোনা করলে গোনা যে কোনো মানুষের উপর চাপবে গোনা যেমন মুসলিমের ওপর চাপবে গোনা করলে তেমনি কাফের তাগুত নাস্তিক সকলের উপর চাপবে তো মুসলিম হওয়া শর্ত উজু করার জন্য দুই নম্বর হচ্ছে আকল মানে জ্ঞান সম্পন্ন বিবেক বুদ্ধি আছে পাগল নয় আর কি জি তিন নম্বর শর্ত উত্তম ইজ মানে ভালো মন্দের পার্থক্য নির্ণয় করার মতো যোগ্যতা আছে মানে এত ছোট বাচ্চা নয় যে উজু কি তাই বুঝে না উজু কি তাই বুঝে না হ্যাঁ ওকে শুধু হাত পা ধুয়ে দিলেন কিন্তু বুঝে না কিছু চলবে না তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চা বুঝে কিছু বুঝেন এই জন্য তিন চার বছর পাঁচ বছরের বাচ্চারা যে আজকাল মসজিদে নিয়ে যাচ্ছেন মসজিদে নিয়ে যাওয়া ঠিক নয় মসজিদে কত বছর বাচ্চা নিয়ে যাবেন সাত বছর বালকের মাসা শুনে রাখেন এই ক্ষেত্রে ইফরাত আর তাফরিত হয় বাড়াবাড়ি আর না হয় ঘাটতি মুসলিম জাতি আজকাল হয় বাড়াবাড়িতে আছে আর না হলে ঘাটতিতে আছে কেমন করে মসজিদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রমজান মাস আসলে বেদিন গুলো কিছু নামাজি হয়ে যায় আর নামাজি হয়ে গেছে কিন্তু ছেলে মেয়ের মায়া দশ মিনিটে পাঁচ মিনিটের নামাজে ছাড়তে পারে না সুতরাং ফজর নামাজে কোলে করে নিয়ে চলে যায় তিন বছর চার বছরের বাচ্চা হ্যাঁ তারপরে মাগরীবের সাথে তো আছেই বুঝা গেছে ও দু চার পাঁচ মিনিট বাপ ছেড়ে থাকবে না বাপ ছেলেও ছেড়ে থাকবে না ওকে কোলে নিয়ে মসজিদে যাবে আর না যায় কাজ এসব কাজ মসজিদের সাথে বেদবি সব বাচ্চাকে নিয়ে যাওয়া তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চা যার তমিজ নেই পেশাব করে দিবে পায়খানা করে দিবে দিবে এই দিক থেকে ওই দিকে দিল দৌড় হ্যাঁ প্যাঁ করে চিল্লে উঠলো কান্না করে উঠলো সবার নামাজে খুশু খুশু নষ্ট করলো যাইজ না যাইজ কাজ এটা হচ্ছে বাড়াবাড়ি হয় বেনামাজিদের এই রমজান মাসের মৌসুমে মসজিদকে আমি তো বলি মাঝে মাঝে যে মসজিদ টয় টাউন করে দিয়েছে এরা আজকালকার আজকালকার মুসলিমরা মসজিদকে খেলনা ঘর অথবা সমুদ্র বীচ হ্যাঁ অথবা পার্ক বানিয়ে ফেলেছে বাচ্চাদেরকে নিয়ে যাও পার্কে যা আমোদ ফুর্তি করতে মসজিদও যায় আমোদ ফুর্তি করতে আর না হলে খুব বেশি ভালোবাসে আমাদের চাইতে বেশি ভালোবাসে ওরা ছেলে মেয়েকে যার ফলে পাঁচ মিনিট ছেড়ে দশ মিনিট ছেড়ে থাকতে পারে না মসজিদে নিয়ে যাবে এসব ছোট ছোট বাচ্চাদেরকে নাজায়জ কাজ এটি ভালো করে শুরু রাখে আর আর একটা হচ্ছে তাফরিত মানে হ্যাঁ এই ক্ষেত্রে এর বিপরীতটা যে বাচ্চাদেরকে নেওয়াই যাবে না আর যদি বাচ্চা চলেও যায় সাত বছর আট বছর নয় বছর দশ বছর তো সবগুলিকে পেছনে তাড়িয়ে দাও কি করো দাও পেছনে তাড়িয়ে বাচ্চাদের লাইন আলাদা জমা মসজিদে দেখেছেন বাংলাদেশে এরকম চিত্র তাই না তো দেখেন এক ধরনের ত্রুটি আমাদের দেশে বাচ্চাদের সাথে দুর্ব্যবহার মসজিদে বাচ্চারা সাত বছরের বেশি বয়স হয়ে গেছে পাশে নিয়ে দাঁড়ান আপনি অভিভাবক পাশে হ্যাঁ বাচ্চাকে একা পাঠিয়ে দেবেন আবার কিছু ছেলেকে দেখি এখানে সৌদি আরবে বাচ্চা আসলেও বাচ্চা হাজির মাগরীবের সাথে আছে বাপকে জীবনে চিনতে পারলাম না জীবনটা কিছু বাচ্চা এমন আছে যে মাসাল্লাহ বাচ্চা মাঝে মাঝে বাচ্চাগুলোকে দেখে আফসুস হয় আর দোয়া করি যে আল্লাহকে হেদায়ত রাখে আর ওর ওর বাপের কবল থেকে আল্লাহ বাঁচায় বাপের অনিষ্ট থেকে বেনাবাজির অনিষ্ট থেকে কারণ এই ছেলে সাবালক হইলে ওর বাপের মতো বেনামাজি হবে এখন না হয় ওর ফিতরাতে ইসলামের ওপর আছে সে যেন নামাজে দৌড় দিয়ে চলে আসছে জেগে আছে দৌড় দিয়ে মসজিদে চলে আসছে ছোট বাচ্চা কিন্তু যখন একটু বড় হবে তখন কার মতো হবে বাপকে ফলো করবে মাকে ফলো করবে বাপ মা বেনামাজি সুতরাং আসবে না আর সত্যি দেখতে পাচ্ছি ওই বাচ্চাগুলি এক মহল্লাতে যেহেতু চোদ্দ বছর থাকি দেখি ওই বাচ্চাগুলো যখন ছোট ছিল নামাজ পড়তে আসত এখন সাবার লোক এসে নামাজ পড়ে না যখন ফরজ হয়েছে তখন নামাজ পড়ে না আর উজবিল্লা এই যদি মুসলিম জাতির অবস্থা হয় ইমান আমলের অবস্থা নামাজের সাথে এই খারাপ আচরণ তাহলে আল্লাহ কেন আজাব দেবেন না কাফের কে কেন চাপিয়ে দেবেন না মায়ের কেন খাবেন না হচ্ছে নতিজা হচ্ছে রেজাল্ট আসলে আমাদের দেশে যে দুর্ব্যবহারটা হয় বাচ্চাদের সাথে হ্যাঁ বাচ্চাদের কি করে পাশে পাশে রাখতে দেবে না হ্যাঁ পেছনে সবগুলিকে দাঁড়িয়ে দেবে আর পিছনে গিয়ে হইচই করছে না হইয়া হাসছে আর শুধু তারাই হাসে না তাদের হাসিতে অনেক সময় শয়তান এমন সুযোগ পায় যে ছোটদের হাসিতে বড়রাও হাসি থামতে পারে না আর অনেক সময় গোটা মসজিদের লোক হাসি শুরু করে দিয়েছে এরকম অবস্থা তৈরি হয়েছে নাজাইজ কাজ এটাও নাজাইজ কাজ এই দুই নাজাইজ থেকে বাঁচবেন আমি যারা বাচ্চা নিয়ে যায় তাদেরকে বলি যে বাচ্চা পাশে রাখবেন বাচ্চা কি করবেন পাশে রাখবেন দুই নম্বর কথা বাচ্চাকে একাই মসজিদে যেতে দেবেন না আর সাত বছরের উপরে নিয়ে যাবেন সাত থেকে নিয়ে দশ বারো হ্যাঁ এগুলোতে বাচ্চা হয়তো একা যাবে না সাথে নিয়ে যান আপনার দেখা দেখি নামাজ পড়ে আপনার পাশে বুঝতে পারছেন যে নামাজে ভুল টুল করছে তাহলে সেটা ডেইলি সংশোধন করছে সংশোধন করছে আমার ছেলেরা আমার সাথে যায় দেখি কোনোদিন হাত বাঁধছে আবার এরকম করছে তেমনি সাথে সাথে হয় নামাজের ভিতরে একটু ইঙ্গিত করলাম আর না হলে নামাজের পরে তাকে নামাজের পরে করে যদি হয়ে গেল দুই একবারে অনেক সময় হয় না বাচ্চা ভুলে যায় তখন অনেক সময় নামাজের ভিতরে যাই যাচ্ছে নামাজের ভিতরে নবী করিম সাল্লাম আবদুল্লাহ আব্বাসকে কি করেছিলেন বাম দিকে দাঁড়িয়ে গেছে নবী সাল্লাম তাহাজুদের নামাজ শুরু করেছেন আরো খালার বাড়িতে মাইমা রাজি আল্লাহ তালার বাড়িতে খালার বাড়িতে আর খালু হচ্ছে রসুল্লাহাম হ্যাঁ ছোট ছেলে নবী সাল্লামকে দেখে সাত আট বছর নয় বছরের ছেলে লাফিয়ে দাঁড়িয়ে গেছে ও নামাজ পড়া শুরু করেছে কিন্তু বাম দিকে দাঁড়িয়ে গেছে এমামের জায়গায় দাঁড়িয়ে গেছে না ইসলাম এই কথা বললেন না যে থাক এখন নামাজ পড়ছি কি করে নড়াচড়া করবো ধরবো আর সরাবো হ্যাঁ সালাম ফিরে তারপরে শিখাবো করেছেন নাকি করেন কি করেছেন সাথে সাথে এই দিক থেকে কানটা ধরে বোঝা গেছে না তা নামাজের ভিতরে তাহলে এইরকম হরকত নড়াচড়া করা শুধু যাবে নয় বরং প্রয়োজন নবী করেছেন তখন শিখে যখন ভুল করেছে তখন না শিখালে মানুষ শিখে না একটা লোক বাম হাতে পানি খাচ্ছে তখনই যদি বলেন তার সংশোধন হবে কিন্তু বাম হাতে পানি খাওয়া হয়ে গেছে ও নিজেই ভুলে গেছে যে ডানে খেয়েছি না বামে খেয়েছি তারপরে যদি দেখেন ভাই আপনারা বাম হাতে পান করবেন না কোনোদিন সংশোধন হবে না দেখেন ভালো করে পরীক্ষা করে ও নিজে জানেন না ও বিশ্বাস মানবে না ও যদি বলেন যে আপনি না না আমি তো ডানে হাতে খেয়েছি হয়তো মানবে না হয়তো মনে নাই তো কথা হচ্ছে যে নামাজের অবস্থায় সংশোধন করা যাবে এই জন্য পাশে নিয়ে নামাজ পড়বেন বাচ্চাদেরকে পেছনে তাড়িয়ে দেবেন এই কাজটা করবেন না আর সাত বছরের আগে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন না এই কাজ করবেন না মানে নামাজই শিখাইতে বাড়িতে সন্ন্যত আপনি এসে পড়েন আর ওই পাঁচ বছরের বাচ্চাকে পাশে নামাজ পড়ার কোনো অসুবিধাটা আছে চার বছর পাঁচ বছর বাচ্চাকে পাশে নামাজ পড়েন আপনি বাড়িতে নামাজ শিখান আগে থেকে তমিজ হচ্ছে এটি চার নম্বর হচ্ছে নিয়ত নিয়ত নিয়ত মানে না হয়তো পড়তে হবে নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করার বিষয় পড়ার বিষয় না নিয়ত মানে অন্তরের সংকল্প মুখের উচ্চারণ না বুঝা গেছে বুঝছেন না বলছেন না নিয়ত মানে কি অন্তরের কাজ মুখের কাজ নয় এখানে কি নিয়ত এসছেন নিয়তটা আমার দেশের লোকের মগজে বেদাতি নিয়তি এমন ভাবে ঢুকে আছে যেমন মুসা আলি ইসালামের যুগের বাছুর পূজারীদের বাছুর ঢুকেছিল আল্লাহ বলেছেন উসরেবু ফিকলা হ্যাঁ তাদের অন্তর যেমন বাছরের শিরিক ঢুকেছিল ঠিক তেমনি আমাদের দেশে বিধাত রকম করে হ্যাঁ শেকড় পুঁতে আছে এই নিয়তকে উঠাতে যে কত কষ্ট উঠায় করতে হচ্ছে আমাদেরকে বুঝাইতে বুঝাইতে হয়রান কারো বুঝে আসছে যে মোটা খাই মোটা বুঝে বুঝতেই চাই না আরে পড়লাম না তবে নিয়ত কিসের করলাম এর জন্য উদাহরণ দিয়ে বোঝা এখানে কি নিয়তে এসছেন দিনের কথা শোনার জন্য ঠিক না নেকির কাজ না দুনিয়ার কাজ নেকির কাজ নেকির কাজ এবাদত না টাকা পয়সা ইনকাম করা এবাদত এবাদত যেমন নিয়ত লাগে না লাগে না নিয়ত করে এসছেন না সৎ নিয়তে এসেছেন যে এখানে গেলে কিছু দিনের কথা শুনবো দিন শিখবো তো নিয়ত মানে কি তাহলে এখানে অন্তরের সঙ্গে নিয়ত করে বাসা থেকে বেরিয়েছেন তাই না দর্শনতে যাব মুখে বলেছেন নাকি একজন কেউ বলেছেন আপনাদের মধ্যে এতগুলি মানুষের মধ্যে যে নাওয়াইতো আন আজহাবা রাকা বা মাকতাবির দাওয়া দাওয়া সেন্টারে যাওয়ার আমি নিয়ত করেছি লিপ্তা তালিমে বা লিপ্তা তাল্লমে শিক্ষার জন্য বাড়লে হজুর দার্সে দার্সে হাজির হওয়ার জন্য বলেছেন কেউ তাহলে বলেননি কেন এখানে না বলে যখন নেকি হচ্ছে তো নামাজে বলতে হবে নামাই তো আন তালা ওখানে না বলে নামাজে নেকি হয় না উজুতে নামাইতুল অজুয়া হ্যাঁ না বলে অন্তরে নিয়ত হয় না হ্যাঁ এটা আসলে অজ্ঞতা আর দু তিনটা কাজে শুধু এই বেদাতি নিয়ত পড়ে বাকি হাজার হাজার এবাদত আছে কোনোটাতে নিয়ত পড়ে না বেদাতিরা হাজার হাজার একটি দুটি ইবাদত না হাজার হাজার আল্লাহর ইবাদত রয়েছে ফরজ নফল মিলিয়ে কেউ বলতে পারবে না যে কত রকমের ইবাদত আল্লাহর আছে অন্তরের ইবাদত জবানের কত রকমের ইবাদত আছে আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে আল্লাহর ভয়ে কান্না করা চোখের কাজ হ্যাঁ এটা ইবাদত নয় চোখের পানি ফেলার জন্য নিয়ত পড়েছেন নাকি বলেন হ্যাঁ কালেমা পড়া লাই লাহ পড়লেন মোহাম্মদ রসুল্লাহ পড়ছেন আসাদ রসুল্লাহ এবাদত না এবাদত না জবান সবচেয়ে বড় এবাদত ঠিক না নামাইতে জীবনে পড়েছেন কলমা পড়ার জন্য হ্যাঁ যে হ্যাঁ? আমি করছি শুধু নামাজের পড়া হজুর পড়া আর রোজার পড়া আর হজের পড়া হ্যাঁ তো রোজার রোজার নিয়ত পড়া কথা বোঝা গেছে আর বাকি জাকাতের নিয়ত জীবনে শুনেছেন হ্যাঁ ওই যেই ব্যক্তি নামাজের নিয়ত পড়ছে জাকাতের নিয়ত পড়ে অথচ জাকাত নামাজ পাশাপাশি আপনি সালাত অতুল জাকাত তাই না সাদকা করা নিয়ত পড়েছেন মুখস্ত করিয়েছে বিদাতি মোল্লারা তাদের চুটি কিতাবে কেন নাই জাকাতের আর সাদকা মসজিদ বানাইছেন মসজিদে দান করছেন হ্যাঁ গরিব মিসকিনকে খাওয়াইছেন সবের কাজ না নিয়ত কোনদিন পড়েছেন হ্যাঁ যে নাওয়াই তো হ্যাঁ এত আমাতম লিল মিসকিনকে খাদ্য দেওয়ার নিয়ত করছি কেন করেন না আস্তাফিরুল্লাহ না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কোনটা না এগুলো নিয়ত গেল তাহলে নিয়ত মানে অন্তরের সংকল্প যারা অন্তর থেকে নিয়ত করে এটা হচ্ছে নিয়ত একমাত্র পাগলের কোনো নিয়ত থাকে না বাকি ভালো কাজ করলেও নিয়ত নিয়ে করে মন্দ কাজ করলেও অন্তরের সংকল্পের সাথেই করে প্রত্যেকের নিয়ত থাকে আর মুখের নিয়ত পড়া এটা হচ্ছে জাহেলদের কাজ মরুক্ষদের কাজ যারা বুঝেইনি যে নিয়তটা কি জিনিস নিয়ত কি জিনিস কিছু বুঝেনি আর মূর্খ জাতির মূর্খ মোল্লাতে এই নামাই তো শিখিয়েছে মুখস্থ করিয়েছে আর ছয় মাস এক বছর এই বিদাত মুখস্থ করতে করতে হিম্মত হারিয়ে দিয়েছে নার্ভাস হয়ে গেছে নারী আমার দ্বারা কাজ হবে না আমি কোরআন শিখতে পারবো না আমপারা শিখতে পারবো না মূর্খ হয়ে থেকে গেছে না কোরআন পড়তে পারে এই জাতি আর না আমপারা দশটা সোদা মুখস্থ আছে এরকম কেন বলছে মক্তবে গিয়েছি ছয় মাসে এক বছরে আমি আসলে নিয়তি মুখস্থ করতে পারি না আর আগে বিদাত দিয়ে শুরু করেছে কোরআন দিয়ে শুরু করেনি বিদাত দিয়ে শুরু করেছে যারা এই কাজগুলি করেছে কেমতের দিন কত বড় যে আসামি হবে যে জাতিকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে আম্মা পাড়া থেকে এসব মুখস্থ করা থেকে বঞ্চিত রেখেছে খারাপদের ছেলেদেরকে দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে দেখেন ছোট ছোট বাচ্চা ক্লাস ওয়ানে যাচ্ছে মশাল্লা দশ বিশটা শুধু মুখস্থ আমপাড়া মুখস্থ বা তার চাইতে বেশি মুখস্থ কারণ এখানে বিরাট মুখস্থ করা করিনি না না হয়তো আনাসুমা দাদার মুখস্থ করতে হচ্ছে না জোহরের নিয়ত না আসরের নিয়ত না ফরজের নিয়ত না সন্ন্যতের নিয়ত হ্যাঁ কোন নিয়ত মুখস্ত করতে হয় না যার ফলে বিদার থেকে বেঁচে আছে আলহামদুলিল্লাহ মেহনতটা কাজে লাগছে কাজের মেহনত হচ্ছে নিয়ত উজুর কি করতে হবে তাহলে অন্তরের নিয়ত যখনই আপনি মনে করছেন যে এখন আমি উজু করব সে যে কোনো কাজের জন্য হোক ফ্রেশ হওয়ার জন্য এমনি একটু উজুটা করিয়ে নি সেটাই হোক অথবা নামাজের উদ্দেশ্যে হোক অথবা কোরআন আমি পড়তে বসবো একটু উজু করে বসবো অথবা শোয়ার আগে হোক এইটা নিয়ত অন্তর ফালাইয়াসে হল অজু অমিন কাফের এখন ব্যাখ্যা শুনে সুতরাং কোন কাফের যদি উজু করে উজু হবে না ওয়ালামিন মাজনুন পাগল যদি উজু করে বা উজু করিয়ে দেওয়া হয় পাগলকে তাও হবে না কারণ ওর তো সংকল্প নেই পাগল চলছে না বসে আছে না খাচ্ছে ও নিজেই বুঝে না বোঝা যাচ্ছে কোনো সংকল্প থাকে না পাগলের ওয়ালামিন সাগিরহু আর এমন নাবালক এমন ছোট ছেলে যে কোন ছেলে মেয়ে যে কোন রকমের পার্থক্য করতে পারে না এটা উজু এটা উজুর না এই কাজটা করছে কি বলতে পারেন না আমি কি করছি তাও জানে না এটা হচ্ছে তমিজ না করা আর কেউ যদি ওজন নিয়ত না করে তাহলে ওজন নিয়ত না করে মানে না পড়ে না অন্তরে অন্তরে যদি উজুর নিয়ত না করে কিন্তু কাজগুলি সেরে ফেললো উজুর অন্তরে নিয়ত না করে কি করলো উজুতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে সেগুলি করলো মাথার মাসেও করলো সব করলো কিন্তু নিয়ত অন্তরে উজুর ছিল না তাহলে সেটা উজু নয় সেটা উজু বলছে আবার এটা কেমন করে হয় কেমন করে হয় শোনেন বলছে বেআনামা তাবার রোদান গরমের দিনে গ্রীষ্মকালে আমাদের দেশে নেই আমাদের দেশে এসি হ্যাঁ এমনকি অনেক জায়গায় বিদ্যুৎও নাই আর গরমে আপনি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চাইছেন শরীরটাকে ঠান্ডা করবো আমরা ছোটকালে রোজা রেখেছি গরমের দিনে কেমন রোজা রেখেছি জানেন আপনারা অনেকে হয়তো মনে আছে দেশে যদি রোজা রেখে থাকেন রোজা রেখেছি রেখে ভিতর শুকিয়ে যাচ্ছে বারবার করে গোসল করেছি পুকুরে ডুব দিয়ে থেকেছি কয়েক ঘন্টা ডুব দিয়ে থেকেছি তারপরে বারবার করে গোসল বা ওই নলকূপে ঠান্ডা পানি যে উঠছে সেটা দিয়ে বারবার করে ঢেলেছি দুবার গোসল করেছি তারপরে তার সাথে সাথে গামছা বা কিছু একটা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে ওইটাকে গায়ে জড়িয়ে নিয়েছি অথবা বিছানা ভিজিয়ে দিছি দিয়ে ওতে শুয়ে আছি এগুলো করেছি কারণ যাতে শরীরে কিছু রস পায় তো অনেকে গরম অনুভব করছে তখন নিজে শরীর ঠান্ডা করার জন্য উজুর অঙ্গগুলি ধৌত করলো কিন্তু উজ করেনি এই এক আদা আহু অথবা উজুর অঙ্গগুলি সবগুলি ধৌত করলো মাথায় মাসায় করলো লেউজিল আনহা নাজা সাতান কোন নাপাক বস্তু কিছু লেগে আছে রক্ত লেগে আছে ময়লা আবর্জনা লেগে আছে সেজন্য কি করলো উজুর অঙ্গগুলি ধুইলো কিন্তু উজুর নিয়ত করেনি আওয়াসে খান ময়লা আবর্জনা কিছু ধুলো বালি লেগে আছে কাদা মাটি লেগে আছে প্যান্ট লেগে আছে হ্যাঁ সেগুলি দূর করার জন্য তাহলে উজু হইল উজু হইল না অন্তরে নিয়ত থাকতে হবে যে এই যে আমি এই অঙ্গ প্রত্যঙ্গলি ধৌত করছি এটা কি আমার এটা আমার উজু এখানে নিয়ত থাকবে এটা হচ্ছে নিয়ত পাঁচ নম্বর শর্ত আল মাও তাহুরান যেই পানি দিয়ে আপনি উজু করছেন সেই পানিটা যেন পাক পানি হয় পবিত্র হয় কারণ নাপাক পানি দিয়ে যদি উজু করা হয় উজু হবে না ফাইন কারণ নাপাক পানি যদি লাম ইউজ হবে না তার সাথে সাথে অনেক ওলামারা বলেছেন যে পানি যেমন পাক পবিত্র হইতে হবে তেমন পানিটা বৈধ জায়জ পানি হইতে হবে আবার কোন কথা হইল জায়জ পানি আর না জায়জ পানি বুঝেন কেমন চুরি করা পানি এটা হচ্ছে নাজেজ পানি পানি পাক পানি হ্যাঁ পাক পবিত্র পানি কিন্তু একজন ও রেখেছে বোতল খেয়ে ছশো আজকাল যে খাওয়ার বোতল পাওয়া যায় পানি এনে রেখেছে মোট কথা ওর নিজের গরজে রেখেছে আপনি ওকে বললেন না ওকে না পানি আর ওখান থেকে আপনি চুপচাপ কি করলেন উজু সেরে নিলেন অথচ জানছেন যে ও যদি জানতে পারে আমাকে এই পানিতে উজু করতে দেবে না বিনা অনুমতি তাহলে আপনার এই উজু করা জাহেজ নয় আপনি হারাম পানি ব্যবহার করছেন হারাম পানি ব্যবহার করছেন হ্যাঁ আবার যদি আপনজন হয় ঘনিষ্ঠ ক্লোজড মানুষ বন্ধু হোক অথবা নিজের ভাই হোক বোন হোক এগুলোর বলা লাগে না কোরআন সুরানুর এই বিষয়গুলি উল্লেখ করেছেন কারো কারো বাড়ি কিছু লোক আছে যাদের বাড়ি থেকে খাওয়ার জন্য অনুমতি নেওয়া লাগে না ভাই ভাইয়ের বাড়ি গিয়ে খাচ্ছে তোর ফিরিস্তে এটা খাবো বলবে নাকি বোনের বাড়ি গিয়ে খাচ্ছে এটা খাবো কি জিজ্ঞেস করবেন নাকি না লাগে না ছেলে মায়ের বাড়ি গিয়ে গেছে আলাদা বাড়িতে থাকে মায়ের বাড়ি গেছে অনুমতি নেবে মা এটা খাবো খাবো না ঠিক আছে বললে ভালো কিন্তু হারাম হবে না যদি খেয়ে নাই তাহলে খাওয়ার জিনিস হ্যাঁ বাপ মা ছেলে বাড়ি থেকে খাচ্ছে অনুমতি নিতে হবে না তো কথা হচ্ছে যে যদি এইরকম থাকে যে একই রুমে থাকেন এবং এত ঘনিষ্ঠ যে তার সে আমার জিনিসগুলো ব্যবহার করে আমি তার ব্যবহার করি তো সেটা যেন একটা আম এজেন্ট আছে সাধারণ অনুমতি আপনি প্রাপ্ত সেটা আলাদা কথা এক কথায় নাজাইজ পানি দিয়ে কি হবে না আর নাপাক পানি দিয়ে উজু হবে না ছয় নম্বর শর্ত বলছেন যে অজুর অঙ্গগুলিতে পানি পৌঁছিতে কোনো কিছু যদি বাধা সৃষ্টি করে এমন কিছু লেগে থাকে সেটা দূর করতে হবে আগে উজু করে নিলেন কিন্তু উজুর পানি ভিতরে পৌঁছিতে দিচ্ছে না তাহলে উজু হবে না যেমন আমাদের অনেক মূর্খ মহিলারা অথবা বেদিন মহিলারা নখে গাঢ় নখ পালিশ নেল পালিশ যেটা নখ পালিশ লাগিয়ে রাখে এটা গাঢ় জিনিস এটা পাতলা নয় এমনি রং যদি হয় সমস্যা নাই কিন্তু নখ পালিশ তার পালিশে আছে হ্যাঁ পালিশ যদি থাকে তাহলে এই অবস্থায় বুঝতে পারবে না এইরকম যদি প্যান্ট প্যান্ট গাঢ় এই যে বিল্ডিং এর যে প্যান্ট রং এরকম গাঢ় লেগে আছে তাহলে ওর উপর দিয়ে শুধু পানি বইয়ে দেন তাহলে হবে না আপনাকে যথাসাধ্য কি করতে হবে সেটা দূর করার চেষ্টা করতে হবে উঠিয়ে ফেলার চেষ্টা করতে হবে বলছেন যে দূর করতে হবে এমন সব কিছু যা চামড়া পর্যন্ত পানি পৌঁছিতে বাধা সৃষ্টি করে সেটা কাদা হোক কাদা লেগে আছে এঁটেল মাটির কাদা অনেক এমন হয়ে লেগে যায় হ্যাঁ সহজে ছুটতে চায় না কাদার উপর দিয়ে পানি বহিয়ে নিন হবে হবে না আর আজকে নিন আটা ময়দার আটা হ্যাঁ গমের আটা মহিলাদের অনেক সময় লেগে থাকে আর ছুটতে চায় না কলের আটা সামাইন অথবা এইরকমই ধরেন হ্যাঁ, বাতির যে ইয়ে, আছে না মোমবাতি গুলো লেগে আছে অথবা এমন ময়লা আবর্জনা যে একবারে থাক থাকে আছে ময়লার উপর ময়লা জমে আছে ময়লার ময়লা জমে আছে একবারে আসবাগিন সামিকাতিন অথবা গাঢ় পেন্ট এক কথাই যেটা চামড়া আর পানির মাঝখানে বাধা সৃষ্টি করে আর সৃষ্টি করে লিয়াজরিয়াল মাউ আলাল ওদুয়ে যাতে করে পানিটা সরাসরি চামড়ার দিয়ে প্রবাহিত হয় এটা শর্ত চামড়ার উপরে প্রবাহিত হইতে হবে মিন কোনো আর না থাকে কারণ মহান আল্লাহ যেটা ফরজ করে সেটা হচ্ছে অঙ্গগুলি ধৌত করা ওর ওপর দিয়ে ধুইবেন চলবে না হ্যাঁ কারো যদি প্লাস্টিক লাগানো থাকে এখানে প্লাস্টিক লাগানো আছে হ্যাঁ বেল্ট এমন বেল্ট মজবুত ভিতরে পানি ঢুকছে না বেল্টের ওপর দিয়ে ধীর হবে তাহলে ঘড়ি অনেকে ঘড়ি লাগিয়ে উজু করে দেখেছেন না অনেকেই মানে করে হ্যাঁ আংটি তাহলে কি করতে হবে একটু নড়াচড়া করে নিতে হবে যাতে করে আপনি কনফার্ম হয়ে যাতে পানি ঢুকে গেছে ভিতরে পুরোপুরি ভাবে অঙ্গগুলিতে অঙ্গগুলি ধৌত করা আল্লাহ ফরজ করেছেন ওয়ালা ইয়াতাহাক্কাকু মা ওজুদে মানে যদি কোনো বাধা থাকে চামড়ায় পানি পৌঁছে দিয়ে তাহলে সেটার বাস্তবায়ন হলো না আপনি ধৌত করলেন না আল্লাহ বলছেন মুখমণ্ডল ধৌত করো সেখানে বাধা প্রাপ্ত আল্লাহ বলছেন হাতগুলি ধৌত করো সেখানে বাধা পেয়ে গেল হাতে সরাসরি পানি পৌঁছিল না চামড়াতে পা ওই রকমই এই ছিল ছয়টি শর্ত এগুলোতে কোনো দ্বিমত নেই এবং সব অজুর জন্য এবং সকল উজুকারীর জন্য তাই না শর্তগুলি সাত নম্বর শর্ত শুনুন ইস্তিসাব হুকমের নিয়াতে কেউ কেউ বলেছেন যে এই যে নিয়তের নিয়ত যেটা করছেন এই নিয়তটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এবারটা শেষ না হয়েছে আপনার নিয়তটাকে কন্টিনিউ রাখতে হবে চালু রাখতে হবে নিয়তে যেন বিরতি না দেন বা নিয়তকে বিচ্ছিন্ন না করেন কেমন উজু শুরু করার সময় নিয়ত করলেন যে আমি এটা উজুই করছি ঠিক আছে আর তারপর অর্ধেক উজু করা হয়েছে অর্ধেক উজু করা হয়েছে তারপরে একটা এমার্জেন্সি আপনার কোনো কল চলে এসছে কল আসার পরে ভাবলেন দেখ থাক কলটা যখন চলে এলো তো উজুটা বাদ দি উজুটা বাদ দি বাদ দি মানে কি নিয়তকে আপনি কি করলেন স্টপ ক্যান্সেল করে দিলেন নিয়ত সেখান থেকে আপনার শেষ আর উজুর নিয়ত নেই তারপরে আপনি কলটা ভাবছিলেন যে অনেকক্ষণ লাগবে হয়তো তাড়াতাড়ি সারা হয়ে গেছে ভাবছেন যে তাহলে কিছুটা তো ধোয়াই আছে আর এখন শুকিয়ে যায়নি তো মামালা যেটা আরেকটা ফরজ সেটাও ঠিক আছে তো আমি এখন বাকিটা ধুয়ে নিয়ে উজুটা করিনি হবে এই নিয়তকে আপনি কি করে দিয়েছেন ক্যান্সেল করে দিয়েছেন বা স্টপ করে দিয়েছেন ইস্তেসাব সঙ্গে রাখতে হবে নিয়তটাকে ইস্তেসাবের সঙ্গে রাখা আট নম্বর হচ্ছে শর্ত যে উজু ভঙ্গকারী যেসব কারণ রয়েছে সেই কারণগুলি বন্ধ হইতে হবে উজুর অবস্থায় কথাটি গুরুত্বপূর্ণ কথা বুঝলে তো গুরুত্বপূর্ণ না বুঝলে তো বুঝলেন না তাই না উজু ভঙ্গের যে কারণগুলি আছে সেগুলি উজু চলা অবস্থায় বন্ধ হইতে হবে উজু ভঙ্গের একটি কারণ হচ্ছে পেশাবের রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যাওয়া পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যাওয়া ঠিক না উজু করছে আর মাঝখানে বায়ু সরে গেল উজু ভঙ্গের কারণে হবে কি উজু করছেন মাঝামাঝি ওই সময় এক ফোটা পেশাব বেরিয়ে গেল উজু করছেন ওই সময় একটু আগে হয়তো একটু উত্তেজনা শরীরে এসছিল যার ফলে মজি বেরিয়ে চলে আসতে সে রস বেরিয়ে চলে এলো উজু হবে আর উজু হবে না তো এটা বলছে ইনকিটাও মৌজেবিল উজু উজু যেগুলি কাজ বা যেগুলি কারণ ফরজ করে মানে উজু ভঙ্গের কারণ সেগুলি বন্ধ করতে হবে নাকে তাহলে যদি উজু করতে করতে আপনার কি হয়ে যায় পেশাবের এক ফোটা চলে আসলো মজি বেরিয়ে আসলো অথবা বায়ু বেরিয়ে গেল তো এখন আপনার ওখান থেকে উজু শেষ আবার নতুন করে শুরু করেন আবার নতুন করে উজু শুরু করেন নয় নম্বর কেউ কেউ বিশেষ করে হাম্বেলিরা এই শর্তটি লাগিয়েছেন কিন্তু অন্যদের কাছে এই শর্ত নাই কেউ কেউ সেটা হচ্ছে যে উজুর আগে ইস্তেঞ্জা করে নেবেন অথবা ঢেলা কুলু ব্যবহার করে নেবেন আরে উজুর আগে যদি পেশাব না লাগে তারপর ঢেলা কুলু হ্যাঁ পেশাব না লাগে তারপরে লজ্জা স্থান ধুইতে হবে যুক্তিসঙ্গত কথা কি হ্যাঁ কার জন্য এটা যার পেশাবের চাপ আছে হ্যাঁ, বাথরুমের প্রয়োজন আছে তার জন্য সেটা যে উজুর আগে যখন একটু পেশাবের তলব একটু মনে হচ্ছে আছে বা পায়খানার তলব আছে ওটা সেরে নেন তারপরে ইস্তেঞ্জা পানি ব্যবহার করেন আর না হলে ঢেলা কলু তারপরে উজু করেন কিন্তু আপনার এমন কোনো চাপ টাপ নেই অসুবিধা নেই তাহলে এই শর্ত যারা লাগিয়েছেন এটি গ্রহণযোগ্য নয় যে কখনো কখনো হইতে পারে জি হ্যাঁ দশ নম্বর একটি শর্ত সেটা হচ্ছে যার না পাকি স্থায়ী উজু রাখতেই পারে না উজু রাখতেই পারে না যেমন যার হ্যাঁ, সব সময় পেশাব ঝরতে থাকে আরবিতে এ রোগকে সালেসুল বল বলে হ্যাঁ পেশাব ফোটা পড়তে আছে ফটফট ফটফট করে পড়তে আছে আল্লাহ হেফাজত করে কিন্তু এইরকম রোগ অনেকের আছে ছোট বাচ্চাদের অনেকের হয় ধরে রাখতে পারে না পেশাবে যার ঘরে পড়তে থাকে বড় হয়েও থেকে যেতে পারে এইরকম জি তো ওই মূত্রথলি যেটা আছে মূত্রথলিতে পেশাব যদি রাখতে না পারে তখন এও পড়তে থাকে তাহলে এর হ্যাঁ উজু ভঙ্গ হওয়া সব সময় এর হাদাস যেটা হ্যাঁ নাপাকিটা হচ্ছে স্থায়ী তাহলে এ কি করবে এর ক্ষেত্রে উজু করবে কখন উজু করার জন্য নামাজের অক্ত হাজির হইতে হবে নামাজের রক্ত আসার আগে উজু করা চলবে না এটা একটা শর্ত তাহলে বিশেষ ক্ষেত্রে যেন বলেছিলেন কিছু কিছু শর্ত আছে সকলে যেন না কিছু কিছু লোকের জন্য এই রকম রুগীকে তাহলে কি বলবো জোহরের জন্য উজু করছে সে আর আজকাল জোহর হচ্ছে ধর এগারোটা পঁচিশ দমামে আমাদের এখানে ঠিক না সাতাইশ আজকে দু মিনিটের এটা বললাম কয়েকদিন আগে পঁচিশ ছিল লাস্ট চব্বিশ এটা আমার মুখস্থ আছে যে চব্বিশের নিচে নামবে না এগারোটা চব্বিশের নিচে নামবে না এখন ওপর দিয়ে এখন চালু হয়ে গেছে তো যদি সেই লোকটি এগারোটার সময় উজু করে জোহরের জন্য চলবে সো এগারোটা উজু চলবে তার চলবে না কিন্তু আপনার আমার চলবে হ্যাঁ চলবে যতক্ষণ এই ফসক নেই চলবে বুঝা গেছে এইরকমই যার না পাখি স্থায়ী ইস্তেহাজার অবস্থায় থাকা মহিলা যেসব মহিলাদের অতিরিক্ত ব্লিডিং হয় মাসিক ছাড়া ইস্তেহাজার রোগের কারণে ব্লিডিং হইতেই আছে নামাজ ফরজ কিনা যখন নামাজ ফরজ তো উজু করতে হবে কিনা উজু করতে হবে কিন্তু ওর তো রক্ত বেরোইতেই আছে সবসময় রক্ত বেরোইতে আছে তাকে কি বলবো যখন নামাজে রক্ত প্রবেশ করবে আল্লাহ আকবার আজান হবে তখন উজু করে তার আগে উজু তোমার চলবে না তার আগে যদি উজু করে উজু দিয়ে এই নামাজ পড়া যাবে না এক কথা দখুল ওয়াক্ত ওয়াক্ত প্রবেশ করতে হবে সময় আসতে হাজির হইতে হবে কার জন্য ওই ব্যক্তির জন্য বা ওই শ্রেণীর লোকের জন্য যাদের না পাকিটা স্থায়ী কখনো পাক থাকতে পারে না এই ছিল কি সম্পর্কে আলোচনা অজুর শর্তগুলি সম্পর্কে আর উজুর দলিল আর উজুর সংজ্ঞা শাব্দিক অর্থ এখন উজুর সন্ন্যতার নিয়মাবলী থেকে গেল কথা লম্বা হয়ে গেছে নয়টা পার হয়ে গেছে সুতরাং আর লম্বা করছি না এখানে আলোচনা শেষ করছি বাকি দশ মিনিট যদি মনে করেন যে আপনারা প্রশ্ন করবো তাহলে প্রশ্ন করতে পারেন আর না হলে এখানে আমাদের আলোচনা শেষ আল্লাহ পাক যেন আমাদেরকে দিন জানার এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অন্তরকে যেন শিরিক থেকে কুফরি থেকে বিদাত থেকে পাপাচার থেকে অন্যায় থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে পাক পবিত্র করেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের শরীরকে যেন পবিত্র রাখেন আমাদের এবাদত বন্দীকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ পাক আলমিন আমাদের গুনাখাতা যেন মাফ করে দেন আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া রবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি প্রশ্ন অনলাইনে আপনি যে দুঃখ দূর করার উপায় বিষয়ের সাথে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন আগে আর এই বিষয়ে থামেন এই বলেছে আগে তারপরে অন্য প্রশ্ন বিষয় ছাড়া বাইরের প্রশ্ন পরে দাঁতের ফাঁকে যদি কোনো খাবার আটকে থাকে তাহলে যথাসাধ্য সেটা বের করে নেবেন আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ তুমি যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় কর আপনার সাধ্যে আছে যে ওই খাদ্যগুলি বের করে নেবেন বা খাবারের দানা কিছু আছে ওটা বের করে নেবেন যদি বের করতে না পারেন তাহলে সেখানে অপারক কোনো অসুবিধা নেই বোঝা গেছে এখানে আরেকটি মাসলা জেনে রাখতে হবে যখন এটা জিজ্ঞেস করেন কারণ কালকে ওটার প্রয়োজন হবে নবী সাল্লামকে একটা জিজ্ঞাসা করেন জানতেন যে সাহাবিদে এটা এইটা দরকার হবে তখন সাংসদে বলে দিতেন তো ওইটার উপর আমল করে আমি ওইটাই চেষ্টা করি নামাজের অবস্থায় অনেক সময় ওই দাঁতের ফাঁকে কোন দানা টানা লেগেছিল আর ওটা বেরিয়ে চলে আসলো সে গোস্তের টুকরো হোক অথবা কোন ডাল টাল বিশেষ করে ডালগুলো আটকে যায় হ্যাঁ। ডাল অথবা ভাতের কিছু অংশ তারপরে কি চলে আসলো জিভাই চলে আসলো এই অবস্থা যদি হয় তাহলে করবেন কি হম যদি গিলে নেন চলবে না তাহলে খাওয়ার পানাহার হয়ে গেল আপনার কিসের অবস্থায় নামাজের অবস্থায় যেটা ভঙ্গকারী নামাজ ভঙ্গকারী বিষয় তো গিলে নেবেন না ওই সময় ওই সময় গিলে নেবেন না এমন করবেন না যে দাঁতে আপনি জিভা লাগাতে যাচ্ছেন যাতে বেরিয়ে আসে নামাজের অবস্থায় কারণ শয়তান এটা করাচ্ছে আপনাকে আপনার খুশু নষ্ট করার জন্য নামাজটা খারাপ করার জন্য এটা করবেন না আর এমনি যদি বেরিয়ে আসে আর সেটা যদি বের করে দিতে পারেন যেভাবে হোক না কেন বের করে দিবেন কিন্তু সেটা গিলবেন না জি হ্যাঁ আর কোনো প্রশ্ন বিষয়ের সাথে হ্যাঁ হ্যাঁ, হাইজ না ইস্তেহাজা একটা হচ্ছে হাইজ মাসিক ঋতু একটা হচ্ছে হাইজ একটা হচ্ছে ইস্তেহাজা একটা হচ্ছে নেফাস নেফাস মানে হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যে হ্যাঁ রক্ত আসে সেটা হচ্ছে নেফাস আর একটা হচ্ছে হাইজ হচ্ছে মাসিক ঋতু যেটা জরায়ুর ভিতর থেকে বেরিয়ে আসে আর সেটা আপনার সাধারণত অধিকাংশ মহিলাদের ছয় থেকে সাত দিন হয় কিন্তু সেটা ব্যতিক্রম হতে পারে সর্বনিম্ন এক এক ঘন্টাও কোনো মহিলার হইতে পারে এটা ব্যতিক্রম হ্যাঁ সেটাই তার হাইজ মাসে এক ঘন্টা মাসিক আসে আর আসে না ওটাই তার হাইজ বোঝা গেছে যদি কন্টিনিউ এরকম হয় তো কন্টিনিউ আমল করবে প্রথম থেকে যদি এরকম অভ্যাস থাকে তার আর কারো আবার পনেরো দিন সতেরো দিন আঠারো দিনও হইতে পারে সেটাও হাইজ সেটাও হাইজ তবে হাইজ কোনটা নয় এক তাজা রক্ত আসছে আর পনেরো দিনের বেশি হয়ে যাচ্ছে ২০ দিন ২৫ দিন হয়ে যাচ্ছে বা গোটা মাস বন্ধ হচ্ছে না তখন সেটা কখনো মাসিক নয় মাসিক গোটা মাস বা মাসের অধিকাংশ সময় থাকতে পারে না অর্ধেক অর্ধেক হচ্ছে পনেরো পনেরোর বেশি চলে যাচ্ছে আর তার যদি লক্ষণ বুঝতে পারেন যে এটা মাসিকের মতো লাগে না মাসিক রক্তের লক্ষণ দুটি বলেছে রসুল্লাহাম এন্না দামাল হাইজে দামুন আসবে আলোচনাগুলি মাসিকের আলোচনা আসবে এক দু সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ কালো রং কালো মানে মরা রক্ত যেমন হয় এরকম দুই নম্বর হ্যাঁ ইউরাফো বা ইউরেফো পড়া হয়েছে তো ইউরেফোর অর্থ হচ্ছে দুর্গন্ধ যুক্ত সরা গন্ধ খারাপ গন্ধ এমনি রক্তে তাজা রক্তে গন্ধ নাই হতো যেটা রক্তের একটা সামান্য ইয়ে থাকে গন্ধ থাকে কিন্তু ওতে খুব খারাপ গন্ধ থাকে এই দুটো লক্ষণ তাজা রক্ত একেবারে রং লাল কালো নয় আর কোনো গন্ধ তেমন ওই রকম পচা সরা গন্ধ নাই তাহলে জানবেন যে এটা ইস্তেহাজা রোগের আর সময়ও বেশি হয়ে গেছে অনেক পনেরো দিনের পরে হয়ে আসছে তাহলে তখন সেটা ইস্তেহাজা করতে মনে করতে হবে আর ইস্তেহাজা ধরে নিয়ে তখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক নামাজের জন্য কি করবে উজু করে নামাজ পড়তে হবে উজু করে নামাজ পড়তে হবে বলেন আমার প্রশ্ন হলো যেমন আপনি বলছেন যে মানে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই ক্ষেত্রে মাসা করবে যতটুকু ধুইতে পারবে ধুবে আর যে জায়গাটা ঢাকা আছে ওর উপর মাসা করবে যেমন মাথার মাসা রকম পটির মাসা এই আলোচনাগুলিও আসবে দু তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে পটির ওপর মশা বা প্লাস্টার ওপর মশা এ মশা করতে হবে জায়গাগুলিতে যদি ধোয়া রঙের মধ্যে এখানে দেন প্লাস্টার করা আছে অথবা ব্যান্ডেজ করা আছে আর ব্যান্ডেজ খোলা যাচ্ছে না তাহলে কি করবেন হাত বলিয়ে নেবেন হাত ফিরিয়ে নেবেন বলুন সৌদি আরবের লোকজন মারা গেলে তাজিয়ত মানে সমবেদনা জ্ঞাপন করা শোক হয়েছে বাড়িওয়ালা মৃতের আত্মীয় ওদেরকে সান্ত্বনা দেওয়া একে আরবি ভাষাতে তাজিয়ত বলা হয় তাজিয়া মানে সান্ত্বনা দেওয়া আজ্জা ইউ আজি তাজিয়াতান মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া সান্ত্বনা দেওয়ার জন্য ওদেরকে দোয়া দিলেন তারপরে সান্ত্বনার যে সব বাণী হয়ে থাকে যে ভাষায় যার যেমন হয় আরবিদের কিছু খাস খাস ভাষা আছে আপনাদের ভাষা আপনাদের মতো করে দিলেন বোঝা গেছে কিনা আর তার সাথে সাথে মাইয়েতের জন্য দোয়া করলেন এতের জন্য দোয়া করলেন ওতে মনটা ওর হালকা হইল আর ওদের জন্য দোয়া করলেন এবং ওদেরকে ধৈর্য ধারণ করতে বললেন ওরা ধৈর্য ধারণ করলে নাকি পাবে এগুলোর মাধ্যমে কি হয় বালা মুসিবতটা কি হয় হালকা হয় মানুষের এই তাজিয়তের জন্য তিন দিন ধরে শোক থাকতে পারে শোক তাজা তাজা শোক আছে এই সময়ে তাজিয়ত করা আর তাজিয়ত করার জন্য হাজির হইতে হবে এটাও ট্রেডিশন মতো এটা শরীয়তে জরুরি নয় যে আমাকে কাজকর্ম ছেড়ে কোনো পরিচিত ভাইয়ের কেউ মারা গেছে সেটা তার বাড়ি যেতে হবে তার ওখানে যেতে হবে যেখানে টেন্ট লেগেছে না জরুরি নয় টেলিফোনে সেটা হইতে পারে হ্যাঁ চিঠির মাধ্যমে হইতে পারে যেভাবে হোক না কেন হইতে পারে জি দেখা সাক্ষাৎ কর্মক্ষেত্রে হয়ে গেল ওখানেই হয়ে যেতে পারে রাস্তাঘাটে দেখা হয়ে গেল হঠাৎ করে তখনই হয়ে গেল যথেষ্ট কিন্তু কেউ যদি যায় বাড়িতে অথবা বাড়িতে বসার জায়গা না আসলে যারা এই যে তাঁবুগুলো লাগিয়ে তাজিয়তের ব্যবস্থা করছে ওদের বাড়িতে এরকম বসার মতো ব্যবস্থা নেই ফ্ল্যাটে থাকে যার ফলে তখন করে কি তাম্বু লাগিয়ে দিল আর তাম্বু লাগিয়ে তারা ওখানে ওরা বসে থাকে মৃতের আত্মীয়রা বসে থাকে আর লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা এসে দেখা সাক্ষাৎ করছে সান্ত্বনা দিচ্ছে এই সময় যে খাবার অথবা পানীয় গাহুয়া আর খেজুর তারপরে ধরেন চা আর তার সাথে সাথে রাত্রে যে খাবার হয়ে যায় এটা যদি মৃতের বাড়ি থেকে না হয় মহল্লার লোকদের বাড়ি থেকে হয় তাহলে কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝা গেছে আমাদের দেশে জানাজা পড়তে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে লোকেরা আসে আসে না আসে না তখন গ্রামবাসী ওই মেহমানরাকে খাওয়ায় জায়জ কিনা এটা জায়জ কিন্তু বাড়িওয়ালাই যদি ভোজ ভাজ করে খাওয়ায় তো হারাম কাজ এটি এটা হিন্দুদের কাজ এটা জাহিলাতের যুগের কাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন বুঝছেন না তো যদি ওই মহল্লার লোকেরা বা বন্ধু বান্ধব মহল্লায় হোক এখানে তো শহরের জিন্দগি তো আবার পাশের লোক হয়তো পরিচিত না কিন্তু দূরের লোক আত্মীয় স্বজন আছে নিয়ে আসছে খাচ্ছে চা গাওয়া খাওয়াচ্ছে অথবা খাওয়াচ্ছে কিছু সেটা আলাদা কথা কিন্তু সমস্যাটা কোনখানে কিছু কিছু লোকরা তাদের অজ্ঞতার কারণে ওরা মানে মনে করছে লোকজন বসে আছে শেষখান না খাওয়াইলে কেমন লাগবে ওই মৃতের পকেট থেকে পয়সা যাচ্ছে যাচ্ছে কেউ হোটেলে গেল আর খাবার দাবার নিয়ে আসলো নিয়ে আসার পরে ওখানে খাওয়াচ্ছে যদি এইটা করে তাহলে এটা বাংলাদেশ হইল বেদাত ইন্ডিয়াতে হইল বেদাত পাকিস্তানে হইল বেদাত সৌদি আরব হইল এটা বেদাত এবং আল্লাহ শেখ সালে ফৌজান হাফেজাহুল্লাহ তালা সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম তিনি এর কঠোর সমালোচনা করে বলেছেন যে কিছু লোকের আজকাল বেদাত শুরু করেছে সেটা হচ্ছে এই তাজিয়তের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মোটেই এটা ঠিক নয় যদিও পাশের লোকেরা খাওয়ায় এটাতে যথাসাধ্য যারা আসছেন তারা বাঁচার চেষ্টা করবেন কারণ অনেক সময় চক্ষু লজ্জাতে কি করে এই লোকগুলো আর দশটা এগারোটায় বসে আছে আর না খাওয়াইয়ে পাঠিয়ে দেবো খাওয়ার সময় লজ্জা পাবেন পাবে না আরে ভাই আমার বাসায় যদি আপনি আসর পর আসেন তাহলে চা খাইয়ে বিদে করতে পারি ঠিক কিনা কিন্তু আপনি এসা পরে চলে আসবেন তার না মানে খাওয়াইতে হবে কি হবে না ঠিক আপনার বাড়িতে গেল আপনার বাসাতে টাইম বুঝে দুপুর বেলা জোহর পরে চলে গেলাম এখন তো আপনি তো না খাওয়াইতে বললো খাওয়াইতে হবে বাসায় না থাকলে হোটেল থেকে এনে খাওয়াবেন ঠিক না তো যারা ওই যে সান্ত্বনা দিতে আসছেন আসার পর রাত ওই নয়টা দশটায় বসে থাকছেন এরা আসলে খারাপ হয় মূর্খ জাহেল হ্যাঁ আর না হলে বিদাতি আর বেদাত শুরু হয় অজ্ঞতার কারণে আর বিদাত শুরু হয় ভালো মনে করে কাজটা তো ভালোই করলাম লোকগুলো এতক্ষণ আর দশটায় যাবে কোথায় খাবে না খাবে একটু খাওয়াই দিই বিদাত সবসময় ভালো নিয়ে তো শুরু হয়েছে কিন্তু কাজটা ভালো না রবি নবীর তৈরি যে নয় বোঝা গেছে কোন বেদাত খারাপ উদ্দেশ্য চুরি ডাকাতি করার জন্য শুরু হয়নি নামাই তো পড়া শুরু করেছে ভালো নিয়তে যারে মনে অন্তরে তো নিয়ত করলাম একটু মুখে বইলেই নি হ্যাঁ ভালো করে একটু রিপিটটা হয়ে গেল বুঝছেন না জি হ্যাঁ তো যতগুলি বিদাত শুরু হয়েছে নবীকে তো মানতে পারছি না তো কমপক্ষে বারো বছরে একটা দিন তো একটা অনুষ্ঠান করি মিলাদুল নবী করি বোঝা গেছেন তো যত বেদাত শুরু হয়েছে নবীর তরিকা নাই কিন্তু নিয়তটা বা নিয়ত ভালো থাকলে জান্নাত যাওয়া যায় নিয়ত ভালো সাথে কর্ম ভালো হইতে হবে পথটা ভালো হইতে হবে বোঝা গেছে না পথটা হচ্ছে রসুল্লাহর পথ রসুল্লাহ মিলাদ করবেন রসুল্লাহ রুটি করবেন না রসুল্লাহ পড়বেন না বুঝছেন না রসুল্লাহ তাজিয়ত করেননি তার মেয়ে ফাতেমা মারা গেছে জৈনব মারা গেছে উম্মা কলসু মারা গেছে রোকাইয়া মারা গেছে সবগুলি সামনে ফাতেমা পরে মারা গেছেন ছয় মাস পরে কারো জন্য খাদিজা মারা গেছেন কারো জন্য যাও সাথী সঙ্গীরা বা সাথী সঙ্গীরা খাবার দাবার নিয়ে এসে হাজির যখন সবকে খাওয়া এগুলো করেননি সুতরাং এটি বেদাত সে যে কেউ করুক না কেন হ্যাঁ, দোয়া এইভাবে দোয়া হয় আর ইয়ে, খাওয়াইয়া দেওয়া দোয়া তরিকাটা হিন্দুদের আর দোয়াটা মুসলমানদের না এইভাবে দোয়া না কিসের অনলাইনে দুশ্চিন্তা দূর করার উপায় কি আমার আলোচনা আছে কয়েকটা ইউটিউবে ঢুকবেন আর দুশ্চিন্তার কারণ ও প্রতিকার জি নতুন গত এক দেড় বছরের মধ্যে একটা আলোচনা আছে আর একটা অনেক পুরাতন আলোচনা আছে দুটোর একটা তো কম খুঁজে পাবেন এক দেড় ঘন্টার আলোচনা আছে দুশ্চিন্তা দূর করুন দুশ্চিন্তা দূর করার জন্য প্রথম তকদিরের প্রতি ইমানকে মজবুত করুন আল্লাহর প্রতি ইমানকে মজবুত করুন হ্যাঁ সবকিছুর মালিক কে আল্লাহ এক নম্বর দুই নম্বর তকদির তকদির কার পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ জানেন আমার এই অকল্যাণে কল্যাণ আছে অনেক সময় যেটা আমাকে আজকে কষ্ট দিচ্ছে সেটা আমার জন্য কল্যাণ করে এটা আজকে বুঝবেন না পরে বুঝতে পারবেন আর নাও বুঝলে আল্লাহ বেশি জানছেন আপনার চাইতে বোঝা গেছে এটা নাম তাকদির একজন লোক ইন্ডিয়া অথবা যে কোনো দেশের ঘটনা সম্ভবত ইন্ডিয়া পাকিস্তানের ঘটনা হবে এক লোক আসছে তার ভিসা শেষ হতে যাচ্ছে লাস্ট ফ্লাইট আসার পরে ঢুকতে যাচ্ছে এয়ারপোর্টে রাস্তাতে দেরি হয়ে যায় ফ্লাইটটা ছুটে গেল তার ফ্লাইটটা ছুটে গেল কথা বোঝা গেছে ইন্ডিয়ার সৌদি এয়ারলাইন্স একটা ধ্বংস হয়েছিল আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে সেই সেই ঘটনাটাই সম্ভবত আর সেই ফ্লাইটটা মজার কথা দাহরান এখানে এখানে নাম ছিল এই দাম্মামের যে আগে পুরাতন এয়ারপোর্ট যে দাহরান ছিল না এখানে নামতো এই ফ্লাইটটা আসছিল ওতে তার সিট ছিল আসবে লাস্ট ফ্লাইট না হলে যাবে তার কি এক্সপায়ার চাকরিটা শেষ তাই না অথবা চাকরি থাকলো জানি না কফিল আবার ভিসায় পাঠাবে পাঠাবে না এটা টেনশন কিনা বড় একটা এমন হাহাকার তার অবস্থা যখন ফ্লাইটটা ছুটে গেল কি যে অবস্থা হয় আপনি বুঝেন যদি আপনার এরকম হয়ে যায় তাহলে তারপরে নিরাশ হয়ে বেচারা কানতে কানতে ঘুরে যাচ্ছে কিছু দূর গিয়েছে আর তারপরে শুনতে পেল যে ফ্লাইট উড়ার মাত্র দশ মিনিট পরে ধ্বংস হয়েছিল ফ্লাইট একটিও লোক বাঁচেনি ইন্ডিয়ান এম্বাসির কয়েকজন হ্যাঁ, কর্মকর্তা মুসলিম তারা আসছিল তারা সকলে মারা গেছে দাম্মাম সেন্ট্রাল হসপিটালের একজন ডাক্তার সাইদ আহমদ হ্যাঁ, তাকে আমি ব্যক্তিগত চিন্তা ইসলামের সেন্টারে আসতেন তার স্ত্রী তার ছেলে মেয়ে সকলে মারা গেছে একাই শুধু এখানে ছিল যায়নি সকলে মারা গেছে সেই লোকটি তার শোকে পাঁচ বছর আর বিয়ে শাদী করেনি তারপরে বিয়ে করেছে জি আমাদের সেন্টার অস্ত এই কালেও চলে গেছে এখন এক্সিট হয়তো তো কথা হচ্ছে যে ওই লোকটি এখন শোনেন যখন ধ্বংস হয়ে গেল ফ্লাইটটা তখন তার অবস্থাটা কেমন হবে একটু আগে কাম ছিল এখন বলে আলহামদুলিল্লাহ ঝানটা বেঁচেছে আমার ঠিক না চিন্তা করেন আপনি যদি ওই জায়গায় থাকতেন কি হইতো ওই রকম আসা আন হুসাই আন হতে পারে একটা তোমাকে মন্দ লাগছে অহুয়া খেরুল্লাকুম ওইটাই তোমার জন্য কল্যাণ কর জি হ্যাঁ এজন্য যে অবস্থা দুশ্চিন্তা দূর করার আর একটা উপায় আল্লাহকে বেশি বেশি ধরতে হবে আল্লাহ বাপ মার চাইতে বেশি দয়ালু হ্যাঁ আল্লাহ এত দয়ালু যে আপনার বাপ মা এত দয়ালু না আমার বাপ মা এত দয়া করতে পারবে যত দয়া আল্লাহ করেন আপনার উপর আমার উপর বুঝতে পারছেন সুতরাং বাপ মা যদি মেয়েরাও দেয় বাড়ি থেকে বেরিয়ে যায় আমরা কি বেরিয়ে যাই তারপর গাল খেয়েও থেকে যায় হ্যাঁ একটু রাগটা ঠান্ডা হোক তখন মাপ সাপ নিব ঠিক না এক্ষুনি মাপ চাইলে হয়তো দিবে না বেশি গরম হয়ে আছে তো একটু ঠান্ডা হইলে তখন ধরবো ঠিক কিনা তো সব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার বাপ মা আমার বাপ মা চাইতে বেশি দয়ালু সুতরাং আল্লাহকে বেশি বেশি ধরেন আল্লাহকে ধরে আল্লাহ পরীক্ষা করছেন হয়তো হ্যাঁ, আর যদি আপনার পাপ থাকে তো পাপ দূর করেন পাপের কারণে এই মসিবত এসছে দুশ্চিন্তা না হলে আপনার কল্যাণের জন্য অথবা আপনার পরীক্ষার জন্য আল্লাহ রসুলকে পরীক্ষা করেছেন আমাদের কেউ আলহামদুলিল্লাহ জেলে যাননি ইসুফ আলাইসালাম সাত বছর জেল কেটেছেন হ্যাঁ ইউনুস আলাইসালাম মাছের পেটে থেকেছেন আরো এরকম পরিস্থিতি তৈরি রসুল্লাহামকে কয়েকবার খুন করার চেষ্টা করেছে মক্কার কাফেররা ইয়াহুদিরা আপনাকে আমাকে হয়তো কেউ এরকম চেষ্টাই করেনি হ্যাঁ? হ্যাঁ আর করলো আর আমরা জানি না যদি করে থাকে তো চোখের আড়ালে কিন্তু রসুল্লাহ তার জীবন সে জানতে পেরেছেন ওহির দ্বারা যে হ্যাঁ, তোমাকে এই সময় খুন করার চেষ্টা করা হয়েছে বিষ দিয়েছেন বিষ খেয়েছেন জানেন না খেয়ে ফেলেছেন তারপরে জানানো হয়েছে তাড়াতাড়ি উগলে ফেলেন জি হ্যাঁ তো কথা হচ্ছে যে এগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে এক কথায় আর একটা জিনিস মনে রাখবেন আমাদের ওপরে অনেক লোক আছে আর নিচে অনেক লোক আছে টেনশন দূর করার জন্য কোন দিকে তাকাইতে হবে সবসময় নিচে তাকাবেন আমি যখনই দেখি আমার বাচ্চা অসুস্থ অথবা আমি নিজে অসুস্থ একটু দুশ্চিন্তা তো হবে খারাপ তো লাগছে একটু কষ্ট লাগছে কষ্ট লাগলো চট করে নিচের দিকে দেখি যে আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করছি আমি আমার মেয়ে চলাফেরা করছে তারা ক্লাস করছে সব সুস্থ আছে একটু অসুস্থ শুধু কিন্তু অনেকে অক্ষম মুমূর্ষ অবস্থায় কি বছর বিছানে পড়ে আছে সব হ্যাঁ চিন্তা করেন আপনি তাহলে তখন আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন না হ্যাঁ তখন একটা শান্তির শ্বাস নিতে পারবেন ওপর দিকে তাকিয়ে কেউ সুখী হইতে পারেনি কোনো রাজাও সুখী হইতে পারবে না কোন রাজা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি ওপর দিকে তাকায় তো সুখী হইতে পারবে আমার চাইতে ও বেশি শক্তিশালী রে হ্যাঁ ঠিক কিনা জি চলেন কথা লম্বা হয়ে গেছে শেষ করে দেখেন ঘুম কমানো খাওয়া দাওয়া খাওয়া পদ্ধতি কি ঠিক ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়ার মতো ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আস্তে আস্তে আস্তে আস্তে কমাচ্ছেন যেমন একসাথে হঠাৎ করে কমানো যায় না কিন্তু এক লোকমা দুই লোকমা পাঁচ লোকমা করে কমিয়ে দেন প্রতিদিন এইভাবে কমিয়ে দিচ্ছি আমরা খাওয়া দাওয়া দেখেন যে আগে খেতাম এখন খাই না হ্যাঁ প্রত্যেকে এরকম ঠিক তেমন নিয়ে ঘুম ওই রকমই হ্যাঁ ঘুমের জন্য অ্যালার্ম লাগে না এতটা টাইম ঘুমাবো এর বেশি ঘুমাবো না আর যে বলেন আমি ঘুম ঘুমাইলে অ্যালার্মও লাগাবো না আর আমার নন স্টপেজ ঘুম দিলাম যখন জানতে পারবো জাগবো তাহলে তো ঘুম বাড়বেই বোঝা গেছে ঘুম হচ্ছে রাবারের মতো রাবারকে যত বাড়াবেন বাড়বে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক خلقا وأضاء للدنيا طريقا مشرقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم والتقى هذا كتاب الله أعذب منهل أنعم به من مورد استقى قد صانه رب العباد بحفظه وحماه